এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব যে যে কোনো মুসলিমকে যেন আমরা কাফের না বলি আর অপরদিকে কোনো কাফেরকেও আমরা যেন মুসলিম না বলি কোনো কাফেরকে মুসলিম বলা যাবে না আর কোনো মুসলিমকেও কাফের বলা যাবে না এই দুইটা অংশের প্রথম অংশ আমি এখন আলোচনা পেশ করছি আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম মুসলিম শরীফের সই হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেন মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করলো কোনো মুসলিমকে বলল যে তুমি কাফের বা হে কাফের এরকম ডাক দিল কোনো মুসলিমকে কাফের বলে আখ্যায়িত করলে সে নিজেই কাফের হয়ে যায় রাসুল আকরাম সাল আলাইসাল্লাম আরো ইসাদ করেছেন ইদা কাফারার রজুল আখাহু ফাকাদ বা আবিহা আহাদুহুমা যখন কোনো মুসলিম ব্যক্তি বা কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে মুসলিম ভাইকে বলল ইয়া কাফের বা কাফের বলে সাব্যস্ত করল ফাকাদ বা আবিহা হাদহুমা তাহলে তাদের দুজনের কোনো একজন অবশ্যই কাফের হয়ে যাবে কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে আখ্যায়িত করে তো তাহলে যাকে কাফের বলল সে যদি কাফের হওয়ার উপযুক্ত হয় তাহলে তো ঠিক আছে আর যদি সে এই কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে কথাটা তার দিকে ফিরে আসবে যে বলল অর্থাৎ যে বলল সে নিজে কাফের হয়ে যাবে এ সম্পর্কে আরও একটা হাদিস রাসুল আকরাম সাল আলী আসলামের সাদ করেছেন আইয়ুমা ইমরিন কল আলী ইয়া কাফের যে কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে এই বলে সম্বোধন করল ইয়া কাফের ওই কাফের এরকম ডাকলো ফকত বা বিহা আহাদু হুমা তাহলে অবশ্যই এই কথার সাব্যস্ত কোন একজনের উপর হবে ইনকানা কামা কলা সে যাকে কাফের বলল সে যদি সত্যি এই কাফের হওয়ার উপযুক্ত হয়ে থাকে তো ভালো কথা ওয়াইল্লা রজাহাত আলাইহি আর যদি তা না হয় তাহলে যে বলল তার দিকে ফিরে আসবে অকালা সাল আলহি ওসাল্লাম এছাড়া রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম আরো বলেছেন মান্দা দা রজুলান বিল কুফরি আউকাল আদুবুল্লাহি ওয়ালাইসা কাদা আলিকা ইল্লাহার আলাইহি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে ডাকলো অথবা তাকে বলল যে সে আদুবুল্লাহ আল্লাহ দুশ্মন কাউকে আল্লাহর দুশ্মন বলে ডাকলো অথচ সে এরকম কাফেরও না আল্লাহর দুশ্মনও না তাহলে ইল্লাহ আলাইহি যে বলল তার উপরে বিষয়টা ফিরে আসবে وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل مسلم أكفر رجلا مسلما আবদুল্লাহ বিন ওমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সাদ করেছেন যে কোনো মুসলিম ব্যক্তি অপর কোন মুসলিম ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করল ফাইন কানা কাফেরান যদি সে বাস্তবে কাফের হয়ে থাকে তো ভালো কথা তার উপর এটা বর্তাবে ওয়া ইল্লা কানা হুয়াল কাফের নতুবা যে কাফের বলল সে নিজেই কাফের বলে সাব্যস্ত হবে বোখারি মুসলিম সহ হাদিসের বিভিন্ন কেতাবে আছে আবু দাউদ শরীফে আছে এমনি ভাবে ইবনে হেব্বানের আর একটা হাদিস আসছে আমিন রেওয়ায়ত আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم মা আকফারা রজুলুন রজুলান ইল্লা বা আহাদুহুমা বিহা যখনই কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কাফের বলে আখ্যায়িত করে তখন তাদের দুজনের কোনো একজন যে বলল এবং যাকে বলা হলো এই দুজনের কোনো একজন এর উপর এটা বর্তাবে ইনকানা কাফেরান যদি সে বাস্তবে কাফের হয়ে থাকে যাকে বলা হলো তাহলে তো ঠিক আছে তার উপরে গিয়ে পড়লো আর যদি সেটা না হয় কাফারা বেতাকফিরহি যদি যাকে বলা হলো সে বাস্তবে কাফের না হয়ে থাকে তাহলে যে বলল সে নিজে এই তাকফির করার কারণে কাফের হয়ে গেল এমনি ভাবে আরেকটা হাদিস যেটা বাজ্জাজের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা কাল আর রজুল আখিহি ইয়া কাফের ফাহুয়া কা কতলিহি যখন কোনো ব্যক্তি তার অপর কোনো ভাইকে বলল ইয়া কাফের হে কাফের ফাকা ফাহুয়া কা কতলিহি সেই জন্য তাকে হত্যা করে ফেলল তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তিকে কোনো মুসলিম ব্যক্তিকে কাফের বলা যাবে না এখন কোনো মুসলিম ব্যক্তিকে কাফের বলা হয় কেন এটার চারটা কারণ থাকে কোন ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে কাফের বলে ডাক দেয় বা কাফের বলে তাকফির করে এর কয়টা কারণ হতে পারে চারটা কারণ হতে পারে আমরা এগুলো খুব খেয়াল করে শুনবো যে আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে যেন এইসব ভুলগুলো না করি এক নম্বর হচ্ছে মুস্তাহিল্লুন মোকাজিবুন লেহকমিল্লাহি যাকে তাকফির করা হলো কাফের বলে আখ্যায়িত করা হলো তাকফির মানে তাকফির মানে হচ্ছে কাউকে কাফের বলে ফাতোয়া দেওয়া কাউকে কাফের বলে আখ্যায়িত করা কাউকে কাফের বলে ঘোষণা করা এটাকে আরবিতে বলে কি তাকফির আমাদের কেতাবুল আকায়েদে একটা চ্যাপ্টার আছে তাকফির উসুলে তাকফির তাকফির করা যায় কখন তো কাফের আমরা কেন বলি এক তো হচ্ছে মুকাজিবন লেহক মিল্লাহি আল্লাহর কোনো হুকুমকে কোনো ব্যক্তি যদি কি করে আল্লাহর বিধানকে মিথ্যা সাব্যস্ত করে আল্লাহর কোনো বিধানকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যায় এই কারণে তাকে তাকফির করা হয় একজন লোক বলল আপনি বললেন মদ হারাম সে বললে আরে কিসের হারাম এটা হালাল আল্লাহ বললেন সুদ হারাম সে বলল আরে কিসের সুদ হারাম সুদ হালাল সুদ খেলে কি হয় সুদ তো ব্যবসার মতোই এরকম কথা বলল এরকম যদি কোনো ব্যক্তি দেখুন আমরা যে কথা বলছি ভালো করে বুঝতে হবে আমি এটা বলি নাই সুদ খাইল সে কাফের হয়ে গেল কি বললাম আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এই সুদটাকে যে হালাল বিশ্বাস করলো সে কি হয়ে গেল আল্লাহ নামাজকে হারা হালাল করেছেন ফরজ করেছেন যে ব্যক্তি বলল নামাজ না পড়লে কি হয় কে ফরজ করেছে এরকম আল্লাহর বিধানকে যে মিথ্যা সাব্যস্ত করলো সে কি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়াহাজিউন উপহাস করে মজাক করে কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করলো কৌতুক করে তাহলে সেও কাফের হয়ে যায় আর একটা হচ্ছে মোতাবিলুন মুখতিউন কোরআনে হাদিসের কোন আয়াতকে বা কোন হাদিসকে তাবিল করে ভুল ব্যাখ্যা করে সে গোমরা হয়েছে এরকম কোন গোমরাহি এমন পর্যায়ে চলে গেল যাতে কাফের হয়ে যায় এরকম ব্যক্তিকে কাফের বলল আর একটা হচ্ছে মুজতাহিদুন মুখতিউন এ জেতেহাতকারী ভুল করেছে ইস্তেহাত করে যেমন ফোকাহায়কের আমরা ইস্তেহাত করেছেন আমরা এই বিষয়টা নিয়ে আসব তাহলে চারটে কারণে মানুষ মানুষকে তাকফির করে আমরা দেখব এই চারটার কোন কোন কারণে কাউকে কাফের বলা যাবে কাকে বলা যাবে না প্রথম বিষয় যেটা যে ব্যক্তি আল্লাহর কোনো বিধানকে মিথ্যা সাব্যস্ত করে আল্লাহর কোনো বিধানকে হালালকে হারাম হারামকে হালাল বিশ্বাস করে এই ব্যক্তিকে তাকফির করা হয় এটা স্পষ্ট যে সে কাফের এটা স্পষ্ট যে সে কাফের আল্লাহর কোনো বিধানকে যদি কোনো ব্যক্তি অমান্য করে এবং সে আল্লাহর হারামকে হালাল আর আল্লাহর হালালকে হারাম বিশ্বাস করে মুস্তাহেল আল মুকাজিবলি হকমিল্লাহ আল্লাহর বিধানকে যে মিথ্যা সাব্যস্ত করে সে ব্যক্তিকে যে তাকফির করা হয় এতে কোনো দোষ নাই নিশ্চয় সে ব্যক্তি কি কাফের এরপরে দুই নাম্বার হচ্ছে যাকে মুসলিমরা তাকফির করে আল্লাহর কোনো বিধানকে উপহাস করার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহর কোনো বিধানকে কৌতুক করার কারণে এ সম্পর্কেও এটা বাস্তব দেশে কাফের কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন হে হেনবি আপনি বলুন তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর রাসুলের সঙ্গে আল্লাহর আয়াতের সঙ্গে উপহাস করছো বদাক করছো তোমরা কোনো ওজোর পেশ করো না তোমরা ইমান আনার পরে কাফের হয়ে গেছ কাফার তুম বাদা ইমান ইকুম তোমরা ইমান আনার পরে কি হয়ে গেছ কাফের হয়ে গেছ এটা নাজিল হয়েছিল মূলত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে একদল লোক যুদ্ধে গিয়েছিল ফিরার সময় মদিনার কিছু মুনাফিকরা বলা বলি করতে লাগলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে সাহাবিদেরকে উপহাস করলো আমাদের এই যে কারি সাহেবরা মা রয়না মিসবাকুর রয়না হাউলা আরাগাবু বুতুনান ওয়ালা আকদাবু আলসুনান ওয়ালা আজবুন এন্দাল লেখা এই লোকগুলোর মতো পেটুক আর এই লোকগুলোর মতো মিথ্যাবাদী আর এই লোকগুলোর মতো কাপুরুষ আর দেখি নাই মিথ্যাবাদী বলতে তারা বোঝাচ্ছে আল্লাহ আল্লাহ রসুল যে কথাগুলো বলেন এগুলো কি কবে কি সত্য হবে এটা তারা বলল আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন ওহির মাধ্যমে এই লোকগুলো এসে বললো না আমরা তো আসলে এগুলো বাস্তবে বলি নাই আমরা রাতের বেলায় উটের গতি বৃদ্ধির জন্য কৌতুক করছিলাম বাস্তবে আমরা এগুলো বলি নাই আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন কুল আবিল্লাহি ওয়ায়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন হে নবী আপনি বলুন তোমরা আল্লাহর সঙ্গে আল্লাহর আয়াতের সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে উপহাস করছো লা তাতাজিরু না তোমরা খবরদার ওজোর পেশ করো না কদ কাফার মা নিকুম তোমরা তোমাদের ইমান আনার পরে কাফের হয়ে গেছো তাহলে এখানে কাফের হয়ে গেল কিসের কারণে আজকেও যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে মুসলমান না কাফের তাকে তাকফির করা যাবে দুইটা বিষয় পরিষ্কার হয়ে গেল আল্লাহর বিধানকে যে মিথ্যা মনে করে আল্লাহর হালালকে হারাম আর হারামকে হালাল বলে বিশ্বাস করে সে ব্যক্তি কি তাকে তাকফির করা যাবে দুই নাম্বার বলা হলো কি আল্লাহর কোনো বিধানকে নিয়ে অথবা আল্লাহর আয়াতকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে উপহাস করে মজাক করে কৌতুক করে তাকেও কি করা যাবে তাকফির করা যাবে সে কাফের হয়ে যায় দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেল তিন নম্বর হচ্ছে আল মুতাবিল আল মুখতি কোরআন বা হাদিসের কোন আয়াত বা হাদিসকে ভুল ব্যাখ্যা করার কারণে সে কুফরি মধ্যে লিপ্ত হয়ে গেছে কাল্লাদি ইউকাফিরু মুসলিমান আনসুবাহাতিন আও তাবিলিন খাতিয়িন ফাহাদ রহমান আসিমুন লিয়ান্নাহু কাজা আন বেগারি এলমেন যে ব্যক্তি কোনো আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে সে কি করল আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যা করার কারণে কুফুরিতে লিপ্ত হল এই লোকটাকে তাকফির করা যাবে না কি বললাম একে তাকফির করা খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেককে বেদাহাতি বলি মবতাদে বলি কিন্তু কাফের বলতে আমরা সাবধান থাকি কি জন্য যদি কোনো আয়াতের ভুল ব্যাখ্যা করার কারণে এবং ওই ব্যাখ্যা করার সুযোগ আছে খুব খেয়াল দুইটা শর্ত ওই আয়াতের মধ্যে ওই ভুল ব্যাখ্যা করার কি আছে সুযোগ আছে যেমন মনে করেন একজন সাহাবি সে কোরআনের আয়াত পড়ল যে রাতের রমজানে রাতের বেলায় খেতে থাকো পান করতে থাকো অকুলু অশ্রাবু তোমরা খাও পান করো কতক্ষণ মিনাল মিনাল যতক্ষণ পর্যন্ত কালো সুতা আর সাদা সুতা স্পষ্ট না হয়ে যায় লোকটা করলো কি বালিশের নিচে দুইটা সুতা রাখলো একটা কালো সুতা আর একটা সাদা সুতা এটা রেখে ভোর রাত্রে খেতে লাগলো আর বালিশের দিকে তাকায় যে ওই যে কালো সুতাটা আর সাদা সুতাটা দুইটা আলাদা দেখা যায় কিনা দেখা যায় না খেতে লাগলো ফজরে আজান হয়ে গেল তারপরও ওই সাদা আর কালো সুতা স্পষ্ট দেখা যায় না উনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কোরআনে তো আল্লাহ তালা বলেছেন তোমরা খেতে থাকো পান করতে থাকো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতা সাদা সুতা হাত্তা ইয়েতাবাইয়া নালা কুমুল খৈতুল আবিয়াদু মিনাল খৈতুল আসওয়াদে মিনাল ফজর সাদা সুতা কালো সুতার থেকে আলাদা দেখা যায় এটা না দেখা পর্যন্ত খেতে থাকো আমি তো খেতে রইলাম কিন্তু এতে সূর্য উদয় হয়ে গেছে তারপরেও তো এটা দেখা যায় নাই আল্লাহ রাসুল সাল্লাহ হেসে বললেন তোমার বালিশ তো মাসাল্লাহ খুব বড় যে একেবারে শুভে সাদেক আর রাত্র তুমি বালিশের তলে ঢুকেই দিয়েছ এরপরে বললেন যে না তোমার এইটা না এখানে আসল উদ্দেশ্য হচ্ছে কালো সুতা বলতে শুভে সাদেক এর আগে যে কালো আর সাদা সুতা বলতে শুভে সাদেক ওই যে পূর্ব আকাশ সূর্য তার আগে যে পশ্চিমে সাদা হয়ে যায় পূর্ব আকাশ ওটা হলো সাদা সুতা এখানে কিন্তু লোকটা ভুল করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই ভুলের কারণটাকে কি করেন নাই তিরস্কার করেন নাই কাফের বলেন নাই কারণ একটা আয়াতের সে ভুল ব্যাখ্যা করেছে তাবিল করেছে এটাকে বলে কি তাবিল তাবিল করা আয়াতটাকে ব্যাখ্যা করা আর ওই ব্যাখ্যা করার সুযোগ ওখানে ছিল ব্যাখ্যা করার অবকাশ ছিল তাহলে এক তো হলো ভুল ব্যাখ্যা করলো এবং সে ভুল ওইখানে বুঝার কি ছিল অবকাশ ছিল আল্লাহ রসুল ব্যাখ্যাও দেন নাই সেই কারণে যদি কোনো ব্যক্তি ভুল ব্যাখ্যা করে কি হয় কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কুফুরির মধ্যে পড়ে যায় তাহলে তাকে কাফের বলা যাবে না আপনি এখন প্রশ্ন করবেন যে ওই যে আবুদ রব্বা কা হাত্তা ইয়া তিয়া কালিয়াকিন যেটা জুমায় বললাম যে ফকিররা তাবিল করে পীররা অনেক তাবিল করে তুমি তোমার রবের এবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত একিন না আসে তো তারাও তো তাবিল করেছে কিনমানি তার বসে আকিদা চূড়ান্ত বিশ্বাস তারা কেন গোমরা হয়ে যাবে তারা কেন কাফের হয়ে যাবে আমরা বলবো হ্যাঁ তারা কাফের হতো না যদি আল্লাহর নবী এর কোনো ব্যাখ্যা না দিতেন আল্লাহর নবীর পক্ষ থেকে যদি কোনো ব্যাখ্যা না দেওয়া থাকত আর তারা আয়াতের ভুল বুঝত আমরা তাদেরকে তাকফির করতাম না তাদেরকে বরং গোমরা বলতাম কি বলতাম গোমরা বলতাম বিভ্রান্ত বলতাম কিন্তু আল্লাহর নবীর যেখানে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটাকে বাদ দিয়ে যারা নিজেরা মন গড়া ব্যাখ্যা করবে তারা এই আমাদের আলোচনার আওতাভুক্ত হবে না আমরা বলছি যারা কোরআন এবং হাদিসের কোন আয়াত বা হাদিসের ভুল ব্যাখ্যার কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে এবং ওই ভুল ব্যাখ্যা করার সুযোগও আছে আয়াতের মধ্যে হাতের মধ্যে অবকাশ আছে তাহলে তাকে দাখিল করা যাবে না এক্ষেত্রে আমরা দেখব খাওয়ারেজরা আমাদের সমাজে অনেক আছে আবার খুব পাইকারি কাফের বলে এমনকি কোনো বেদাত করলেও তাকে কাফের বলে এটা আমরা পরিষ্কার বলে দেয় খাওয়ারেজ আকিদা এটা খাওয়ারেজদার আকিদা আমরা স্পষ্ট বলি আমরা মুসলিম আমরা সাহাবা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করে সাহাবারা যেভাবে করেছেন আমরা শিয়ানা মোতাজালানা কাদিয়ানিনা খারেজিনা রাফেজিনা বাহাইনা চিস্তিনা কাদেরি না এরকম ভাবে আমরা কোনো ফেরকার মধ্যে নাই পরিষ্কার বিষয়গুলো কিন্তু আমরা কাফের বলতে সাবধানতা অবলম্বন করব আপনারা ইতিহাস পড়ুন আলী রাজি আল্লাহ তালাহর যুগে খাওয়ারেজরা যারা আলীকে পর্যন্ত কাফের বলল এভাবে তাইমিয়া রহমাতুল্লাহ লিখেছেন অল খাওয়ারেজ কানু আজহারান বেদাতান খাওয়ারেজরা ছিল এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেদাতি অকতলানলিল উম্মতে এবং তারা মুসলিমদেরকে হত্যা করত অতাকফির আল্লাহা মুসলিমদেরকে কাফের বলতো আলীকে পর্যন্ত কাফের বলতো ফিস অথচ সাহাবিরা তাদেরকে কাফের বলেন নাই সাহাবিরা তাদের কি বলেন নাই লা আলিউন এমনি আবির তালে বলা গাইরুহুম আলী রাজি আল্লাহ নিজে ওদেরকে কাফের বলেন নাই অন্য কোন সাহাবিও খাওয়ারেজদের কি বলেন নাই কাফের বলেন নাই বাল হাকামু ফিহিম বেহুকমিহিম ফিল মুসলিমিন আজালিমিন আল মোতাদিন বরং তাদের ব্যাপারে ফয়সলা দিয়েছেন যে এরা মুসলিম জালেম সীমালঙ্ঘনকারী বেদাতি চরম বেদাতি এটা বলেছেন কিন্তু কি বলেন নাই কাফের বলেন নাই তাহলে খাওয়ারেজদেরকে যদি আলী রাজি আল্লাহ তার কাফের না বলে থাকেন সেক্ষেত্রে আমাদেরও কারণ তাদের অসুবিধা ছিল কি তারা আলী রাজি আল্লাহ কাফের বলতো কি জন্য তারা দলিল কোরআন দিয়ে অমাল্লাম ইয়াহকুম বিমাং জালাল্লাহু ফাউলাই ঘমুল কাফিরুন আলী রাজি আল্লাহ তালানহু জঙ্গে সিফিনের সময় কি করেছিলেন যখন আলী এবং মহাবিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল আলীর বাহিনী আমিরে মহাবিয়ার বাহিনীকে পরাজিত করছিল সেই সময় আমিরে মহাবিয়ার আদিল্লাহ বাহিনীর মধ্যে একটা লোক ছিল চালাক সাহাবি আমর আব্দুল আস উনি বললেন যেটা কাজ করো তোমরা তীরের মাথায় কোরআন ধরো ধরে বলো যে আমরা এই কোরআনের মাধ্যমে ফয়সলা করব যুদ্ধ করব না তারা এটাই করলো আলী রাজি আল্লাহ বললেন যে না ওরা প্রতারণা করছে ওদেরকে কতল করো আলীর দলের মধ্যে একদল লোক ছিল এরা বলল না ওরা আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করছে আর তুমি আমাদেরকে যুদ্ধের দিকে আহ্বান করছো তুমি যদি যুদ্ধ বন্ধ না করো তাহলে আমরা তোমার সাথে সেই আচরণ করব যা আমরা ওসমানের সঙ্গে করেছিলাম তার মানে ওসমানকে যে হত্যা করেছিলাম তোমাকে হত্যা করব বাধ্য হয়ে আলী রাদি আল্লাহ তালা আনহু কি করলেন ওদের সঙ্গে কথাবার্তা বলার জন্য মেনে নিলেন যুদ্ধ বন্ধ করলেন যুদ্ধের বন্ধের পরে সমঝোতা হল যে আলীর পক্ষ থেকে একজন সালিশ নিয়োগ করা হবে আর আমিরে মহাবিয়ার পক্ষ থেকে একজন সালিশ নিয়োগ করা হবে এই দুইজনে ছয় মাস আলোচনা করবে সিদ্ধান্ত দিবে এবং উভয় পক্ষ যে সিদ্ধান্ত দেয় ওটা মেনে নিবে এই যে খারেজিরা এরা বলল দেখো আলী তুমিও কাফের হয়ে গেছো আমির মবিও কাফের হয়ে গেছে কারণ তোমরা কোরআনের বিরুদ্ধে তৃতীয় সালিশ মেনেছ দেখেন কি ব্যাখ্যাটা করলো অথচ এটা তো কাফের হয়ে যায় না কারণ সালিশ বানানো এই সালিশদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এরা কোরআন সুন্না মোতাবেক একটা সমাধানে আসবে এটা কোরআন সুন্নার বাইরে না তাছাড়া সালিশ নিয়োগ করা যায় বিয়ের মধ্যে আছে স্বামী স্ত্রী যদি কোনোভাবে বোনাবুনি না হয় তাহলে কি করবে প্রথমে স্বামী স্ত্রীকে সাবধান করবে প্রয়োজনে হালকা মার দিবে এতে না হলে বিছানা আলাপ করে দিবে তাতেও যদি না হয় তাহলে আস্তে আস্তে পদক্ষেপ নেবে কেমনে আসু হাকামান মিন আহলিহি ও হাকামান মিন আহলিহা স্বামীর পরিবার থেকে একজন হাকাম বিচারক আর স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক এই দুইজনে আলোচনা করবে তার মাধ্যমে দুইজনকে বুঝাবে তাতেও যদি না হয় তাহলে কি করবে তাহলে এক তালাক দিয়ে রাখবে একসাথে তালাক তিনটা যা আছে তা দেয় একশো তালাক দেয় খালি এরকম না তাল গাছের মতো তালাক দিলাম তোরে তালাক দিলাম একশো তালাক তার মধ্যে এক একটা তালাক তাল গাছের মতো এরকম তালাক দেয় এক হাজার তালাক দিল এইসব দিয়ে তারপরে আসে হুজুর কাছে হুজুর রাগ করে তালাক দিয়েছিলাম ওই বেটা তালাক রাগ করে দেয় না আদর করে দেয় তালাক কি আদর করে দেয় নাকি কেউ তালাক তো রাগ করেই দেয় সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন তিনটা জিনিস আছে ইচ্ছায় বলুক অনিচ্ছায় বলুক উপহাস করুক মজাক করুক রাগে বলুক এটা হয়ে যাবে একটা তালাক একটা বিয়া আর একটা গোলাম আজাদ করা আপনি উপহাস করে বলেন যে ধর এই আমার মেয়েটা তোর কাছে বিয়ে দিলাম সে বললাম আমি কবুল করলাম সাক্ষী সামনে আছে বিয়ে হয়ে গেছে এখন দিয়ে সে বউ নিয়ে নেবে এরকম তালাকের ক্ষেত্রেও কাজে এই যে তাবিল করতে আসে তো যাই হোক আলী রাদি আল্লাহ তালানহু যে বিচারক নিয়োগ করলেন এটা কি কোনো দোষ করেছেন কিন্তু এই লোকগুলো বলল না তুমি কাফের হয়ে গেছো ইনিল হুক ইল্লা দেখেন স্লোগানটা কি ইনিল হুক মুহিল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো বিচার চলবে না তুমি তৃতীয় পক্ষকে বিচার মেনেছো কাফের হয়ে গেছে এই কারণেই আলী রাদিয়াল বলেছিলেন উনি যখন কুফার মসজিদে খুদ্া দিচ্ছিলেন এক কোনার থেকে একজন খারেজি চিৎকার মেরে বলল ইনিল হুকমু ইল্লা আল্লাহ ছাড়া কারো বিচার মানি না আলী রাজি আল্লাহ তালানহু তখন তার সেই ঐতিহাসিক বাক্য বচন বলেছিলেন তিনি বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদ দেবিহাল বাতিল কথাটা সত্য উদ্দেশ্যটা খারাপ কথা সত্য মতলব খারাপ এটা আলী তখন বলেছিলেন তো যাই হোক এই খারেজিদেরকে যেহেতু কোরআন দিয়ে তারা দলিল পেশ করেছে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে তারা এ কারণে তাদেরকে তাকফির করা হয় নাই সুতরাং আমরা কোন মুসলিমদেরকে যারা আল্লাহর বিধান মানে শর্ত আল্লাহর বিধান মানে আল্লাহর বিধানকে অমান্য করে না তুচ্ছ তাচ্ছিল্য করে না আমলগতভাবে কোনো গুনাহে কাবিরা করলো আমরা তাকে তাকফির করব না কি করব না কাফের বলবো না যদি সে কোনো আয়াতের ভুল ব্যাখ্যার কারণে বা কোনো হাদিসের ভুল ব্যাখ্যার কারণে এমনটা করে থাকে আমরা খারেজিদের কি দেখলাম যে খাওয়ারেজরা এরা ওসমানকে কাফের বলেছে আলীকে কাফের বলেছে এমনকি তাদের ওই দলের বিরুদ্ধে যারা ছিল তাদের সবাইকে কাফের বলেছে আমাদের দেশেও আছে কিন্তু এরকম লোক তাও হেইদের দাওয়াত দিতে গিয়ে বেশিগুলো বাড়াবাড়ি এটা আমি আপনাদেরকে বলি আপনারা তাও তাওহিদের দাওয়াত দেয় দেখলেই পাগল হয়ে যেন না তাও তাওহিদের দাওয়াত দেয় এর মধ্যে খারেজি আছে বাংলাদেশে এখন সব আছে বাহাই আছে আপনারা যারা শান্তিনগর গেছেন শান্তিনগর ওই যে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট ওটার পাশ দিয়ে যে গলি ঢুকেছে ওই গলিতে ঢুকতে ডান পাশে দেখবেন একটা বাড়ি আছে লেখা আছে বাহাই কি আছে বাহাই অফিস বাহাই একটা দল একটা মতবাদ এরা মুসলমান দাবি করে জঘন্য মতবাদ এদের এরা ওই কয়জন ছাড়া সব কাফের এরকম খাওয়ারে যাচ্ছে আপনার আশপাশেই আছে আমাদের এইখানেও ছিল এরা বলতো রফলিয়াদান না করলে কাফের আমিন জোরে না বললে কাফের আমরা গোমরা বলি আমি কি কাফের বলছি এই যে আজকে অনেক ফেরকার নাম ধরে বলছি কাফের বলছি নাকি কাফের বলছি কাউকে কাফের বলতে আমরা সাবধান অবলম্বন করব গোমরা ফেরকা বাকি হচ্ছে তাকফির করার ক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করতে হবে পাইকারি ভাবে তাকফির করা যাবে না এজন্য এই খাওয়ারেজদেরকে দেখেন খাওয়ারেজদেরকে এরা কত বড় জঘন্য কাজ করেছে ওসমানকে কাফের বলেছে আলীকে কাফের বলেছে আলী এবং ওসমানকে আমির মোলকে কাফের বলেছে এদের দুই দলের পক্ষে যত লোক ছিল সব কাফের হয়ে গেছে কথাগুলো কত সুন্দর আল্লাহ ছাড়া কারো বিধান মানি না এনিল হকম ইল্লা তো এই লোকগুলোকেও আলী রাদি আল্লাহ তালা আনহু কাফের বলেন নাই কেন বলেন নাই কারণ তারা কোরআনের একটা আয়াতকে ভুল বুঝার কারণে অবব্যাখ্যা করার কারণে এই বিভ্রান্তির মধ্যে পড়েছিল এরপরে চার নাম্বার যাদেরকে মানুষ তাকফির করে আল মুজতাহিদ আল মুখতি ভুল ইস্তেহাত করার কারণে যারা বিভ্রান্তির মধ্যে আছে একটা প্রশ্ন আছে এখানে যে ইমাম সাহেব তাহলে মাঝহাবিদের কোন দল হবে দয়া করে বলবেন কি দেখেন মাঝহাবিদের যে বিষয়টা এটা আকিদার উপরে ভিত্তি করে ফেরকা হয় নাই শিয়া মোতাজেলা কাদিয়ানি রাফেজি খারেজি জাহমিয়া মুরজিয়া মুসাব্বিহা চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া সাবেরিয়া চিস্তিয়া যত তরিকা আছে এই সব তরিকার ভিত্তি আকিদের উপরে কিসের উপরে আকিদাগত কারণে কিন্তু মাঝহাবি যে ইখতলাফটা এটা এই জাতের না এটা খুব আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা কেবল ফেরকা মনে করলেই বুঝলেন সব এক দলের মাঝহাবি ফেরকাটা এই জাতীয় না মাঝহাবি ফেরকাটা হচ্ছে কি ফেকার মাসালা বের করতে গিয়ে ইমামরা ইস্তেহাত করেছেন ইস্তেহাত করতে গিয়ে কেউ ভুল করেছেন যেমন মনে করুন আমিন জোরে বলবে না আসতে বলবে এখন একটা হাদিসে তিরমিজির হাদিসটা দেখবেন অয়েল হুজুর থেকে বর্ণিত হাদিসটা সুফিয়ানের বর্ণনায় আসছে মাদ্দা বিহা আমিন জোরে বলেছেন আর সোমার বর্ণনায় আসছে খাফাদা দাবি সহত আমিন আসতে বলেছেন এখন ফোকাহায় কেরামরা এর মধ্যে কোনটা গ্রহণ করবেন সহি একটাই এ বি বিয়া তাহায় ও বিয়া তাহা এটা হয় না আমাদের একজনে কোরআন তর্জমা পড়াইতেন তো মাদ্রাসায় কোরআন তর্জমা পড়ায় কারা জানেন কোরআনের তো গুরুত্ব দেওয়া হয় না মাদ্রাসায় হাদিসের গুরুত্ব নাই ফেকার কেতাব মানতেকের কেতাব ফালসাফার কেতাব এগুলো পড়ায় বড় বড় আলেমরা আর কোরআন তর্জমা পড়ায় কে কারিসাব কোন রকম কোরআন তর্জমা পড়তে পারে এর দেয় কোরআন তর্জমা পড়তে তা আমি যে বছর সরেবে কায়া পড়ি এই বছর একজন কোরআন তর্জমা পড়াইতেন তো প্রায় তর্জমার সময় দেখতাম যে আমরা তাকে পড়াশোনা করে আসতাম আমরা মোতালা আজকে কি পড়া হবে ওটা আগের থেকে পড়ে আসতাম আমরা তো দেখতাম যে তর্জমা ভুল করে ফেলছে তো বলতো হজরত এ তর্জমা গলত হয় এটা গলত তর্জমা ভুল তর্জমা যে আসে তবে এই উনি বলতেন যে চলো ই বেয়াতা হয় মানে ওটাও ঠিক আছে এটাও আছে ঠিক আছে এটাও ঠিক আছে আমি এবার বলতাম যে নেই ये भी नहीं एक होगा ये तो वही है ये यही है दोनों नहीं है আপনি যদি বলছেন চলো এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে এটা হবে না ঠিক একটাই হবে কোনটা হবে সেইটা বলেন যখন ভালো করে ধরতাম তখন বলতেন যে আচ্ছা চলো ওইটাই তোমারটাই ঠিক আছে তো যাই হোক এরকম হতো ঠিক দুইটা হবে না ঠিক হবে একটাই হয়তো আমিন জোরে বলা সহি আসতে বলা ভুল অথবা আসতে বলা সহি জোরে বলা কি ঠিক একটাই কিন্তু সেই একটা কোনটা সঠিক নির্ণয় করতে গিয়ে ফোকাহায় কেরামরা ইমামরা ইস্তেহাত করেছেন আর ইস্তেহাত করতে গিয়ে ভুল হতে পারে বুখারির সহি হাদিস আছে এ এজ তাহাদ আল ইমামু আল হাকেমু হাকেম বিচারক বিচার দিতে রায় দিতে গিয়ে কোনো ভুল করে ফেলেছে তো যদি ভুল করে থাকে ফালাহু আজরুন সে ভুল করলেও একটা সব পাবে কয়টা সব পাবে ইস্তেহাত করার সব পাবে ওয়াইদা এই যে তাহাদা আর যদি সে ইস্তেহাত করলো ফাখতা কি আসাবা সে সঠিক সিদ্ধান্ত নিতে পারলো ফালাহু আজরনে তার দুইটা আজর কয়টা আজর তাকে আল্লাহ তারা দুইটা সব দিবেন কয়টা সব দিবেন তাহলে ভুল করলেও সে একটা সব পাবে সে কিন্তু গুণাগার না এই কারণে আমরা দেখি মুস্তাহিদ ইমাম যারা ছিলেন আবু হানিফা বলেন শাফি মালেক আহমেদ হাম্বল ইমাম জুহরি ইমাম ইসহাক ইমাম অনেক ইমাম খালি চারজন না অনেক ইমাম প্রত্যেক ইমামরা এই চেষ্টা করেছেন কোরআন হাদিসের থেকে সহি মাসলাকে বের করার জন্য এরপরে তারা বলেছেন প্রত্যেক ইমামের বক্তব্য আছে এমা আবু হানিফার বক্তব্য আছে রাহেমাহুল্লাহ উসুলে ইফতার যত কেতাব আছে প্রায় কেতাবই আছে ইমাম সাহেব বলেছেন এজা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি যখন কোনো হাদিস সহি বলে প্রমাণিত হয় ওটাই আমার মাঝহাব ওটাই তার মানে কি আমার নির্দিষ্ট কোনো মাঝহাব নাই হাদিস সহি যেটা হবে ওইটাই কি আমার মাঝহাব ওইটাই রাসুলের মাঝহাব ওকুদুর রসমিল মুফতি যারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সব হানাফি মাঝহের যত দারুল ইফতা আছে প্রায় মাদ্রাসা পড়ানো হয় এখানে লেখা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন কোন আলেমের জন্য কোন মুফতির জন্য বৈধ হবে না জায়েজ হবে না আমাদের কথা দিয়ে ফতুয়া দেওয়া যতক্ষণ না সে জানবে মিন আইনা আখাজ না আমরা এটা থেকে গ্রহণ করলাম কোরআন হাদিসের কোন দলিলের থেকে আমি গ্রহণ করলাম এইটা না জানা পর্যন্ত কোনো আলেমের জন্য কোনো মুক্তির জন্য জায়জ হবে না আমার কথা দিয়ে ফতুয়া দেওয়া কে বলেছেন এরকম সবিমরাই বলেছেন তাহলে ইমামরা কি মাজাব তৈরি করে গেছেন ইমামরা কোন দল তৈরি করে গেছেন ইমামরা কি বলে গেছেন যে আমরা ভুল বললেও তোমরা ওইটা কি ধরে রাখবে না ইমামরা সাধ্যমতো চেষ্টা করেছেন সহি জিনিসটাকে বলার জন্য এরপরে আমাদেরকে বলে গেছেন আমাদের এই কথাগুলো যদি কোরআন সুন্না মোতাবেক সহি দলিল দ্বারা তোমরা সহি পাও মানো সহি না পাইলে তোমরা কি করো না মানবে না যে কারণে আমরা বলি আমরা ইমামদের বেলায় একই কথা বলবো প্রত্যেক ইমামের কথা আমরা কোরআন হাদিস দিয়ে যাচাই করব যাচাই করার পরে যদি ইমামের কথার সপক্ষে কোরআন বা হাদিসের শহীদ দলিল থাকে আমরা তাহলে মানব আর যদি দলিল তার বিপরীত হয় আমরা কি করব এবং এটা হানাফিয়ারাও কোনো আমি বলি পরিষ্কার আপনার ভালো করে বুঝেন আজকে কোন মাঝহাবের লোকেরা একজন ইমামকে মানে না যদি কেউ দাবি করে আমি বলবো হয়তো সে নিজের মাঝহাবকে বুঝে নাই আর নইলে মিথ্যা বলে আসুন হানাফি মাঝহাবের লোকেরা ইমাম আবহাওয়া মানে কিনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যদি পৃথিবীর মাসের থেকে মাগরীব পর্যন্ত কোনো এক জায়গায় ঈদের নতুন চাঁদ দেখা যায় অথবা রমজানের চাঁদ দেখা যায় তাহলে পুরা পৃথিবীর মানুষকে এক হুকুম মেনে নিতে হবে তিনি যুক্তি পেশ করে দলিল পেশ করেছেন তিনি বলেছেন যে এটা যুক্তিসঙ্গত কারণ হচ্ছে এই পৃথিবী কয়টা চাঁদ কয়টা কোরআন কয়টা হাদিস কয়টা নবীর উম্মত নবী কয়জন আমরা এক নবীর উম্মত এক কোরআন এক হাদিস মানি আমরা জুমা পড়ি কয়দিনে সারা পৃথিবীতে জুমার নামাজ একদিনে পড়ি ভিন্ন ভিন্ন পড়ি একদিনে পড়ি সময় যার যার মতো তাহলে ইমাম আবু হানিফার বক্তব্য হচ্ছে এই সারা পৃথিবীতে যে কোনো প্রান্তে যদি চাঁদ দেখা যায় রোজার রাখার চাপ সারা পৃথিবীর লোকেরা রোজা শুরু একসাথে আবার সারা পৃথিবীর কোন এক প্রান্তে যদি ঈদের চাঁদ দেখা যায় তো ঈদ হয়ে যাবে এটাই আবার হানিফার বক্তব্য এবং তিনি আরও দলিল পেশ করেছেন যে লাইলাতুল কদরে কোরআন নাজির হয়েছে লাইলাতুল কদর কয়টা না দুইটা যদি তোমরা আলাদা করো তাই লাইলাতুল কদর থেকে বঞ্চিত হইবা কারণ লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাজিল করেছেন আর কোরআন নাজিল হয়েছে মক্কায় মক্কার লাইলাতুল কদর যেটা সারা পৃথিবীর লাইলাতুল কদর কি সেটা হবে নাকি আলাদা হবে তাহলে মক্কা যখন লাইলাতুল কদর বেজোর রাত্রে হয় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে হয় তখন জোর রাত্র আর বাংলাদেশে যখন জোর রাত্র তখন সৌদি আরবে কি বেজর তা লাইলাতুল কদর কোনটা সঠিক দুইটা বলতে পারবেন না যার যার মতো তার তার মতো কারণ এই লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোরআন নাজিলের কোরআন তো আর দুই রাত্রে নাজিল হয় নাই যে একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর সৌদি আরবেরটায় আর একবার নাজিল হয়েছে লাইলাতুল কদর বাংলাদেশের টাই কোরআন কি দুইবার নাজির হয়েছে একবার নাজির হয়েছে কোরআনকে আল্লাহ তালা লাইলাতুল কদর নাজিল করেছেন কোরআন স্পষ্ট আছে ইন্নাং জালনা হুফি লাইলাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কয়টা কোরআন নাজিল কয় রাত্রে কিন্তু এখন পৃথিবীতে লাইলাতুল কদর কয়টা হইতে হয় প্যাঁচটা লাগলো কোন জায়গায় আপনি যে বলবেন যে এক রাত্র হবে তাও হইতো যদি জোর বেজোর ভাগ করা থাকতো এখন তো প্যাঁচ লাগছে আরো সৌদি আরবে যখন বেজর বাংলাদেশে কি আর সৌদি আরবে যখন বেজর সৌদি আরব তখন বাংলাদেশে কি জোর আপনি যে বলবেন এর মধ্যে যে রাত্রে হয় সে রাত্রে সারা দেশে একই এটা বলা যাবে না আর যদি বলেন যে না লাইলাতুল কদর একটা লাইলাতুল কদর কি সময় যার যার মতো তাহলে আমরা বলবো যে জুমার দিন যেরকম জুমার নামাজ সারা বিশ্বে একদিনে পড়ি সময়টা কার কার মতো এখন আমরা জুমা পরে ফারেক হয়েছি আরো তিন ঘন্টা পরে সৌদি আরবে কি হবে এখনো সৌদি এখন সৌদি আরবে লোকেরা জুমা নামাজ যাচ্ছে যেহেতু পৌনে তিনটে বাজতেছে তার মানে পৌনে বারোটা এখন হারাম শরীফের চতুর্দিকে পিঁপড়ার মতো লোকেরা জড় হচ্ছে আরো আধা ঘন্টা পরে আজান হবে আজান হয়ে তারপরে নামাজ পড়বে তাহলে শুক্রবার একটাই ঠিক আছে আমেরিকাতেও আজকে শুক্রবারই জুমা পড়বে সময়টা যার যার মতো ঠিক এরকম ভাবে লাইলাতুল কদর পুরা দুনিয়াতে কয়টা হবে ঈদ কয়টা হবে রোজা কয়টা হবে একই সাথে হবে এই কথা বললে আমার দেশে আলেমরা কি বলে আমরা তো নামাজ তো এক সময় পড়ি না আমাদের কথা খেয়াল রাখবেন নামাজ তো আমরা এক সময় পড়ি না রোজা কেন একসাথে রাখবো আমি বলি তোমার কথা দুই কারণে ভুল এক হচ্ছে নামাজ আমরা এক সময় পড়ি না ও রোজাও তো তুমি একসময় রাখো না এটা বলো না কেন বাংলাদেশে কি সারা বাংলাদেশের সারা বাংলাদেশের এক কোনায় আর কোনায় একসাথে রোজা রাখে একসাথে রোজা ভাঙ্গে টাইমে ব্যস্ত আছে না দিন একটা টাইম কি তো তোমার দেশের মধ্যেই যখন টাইম ভিন্ন ভিন্ন হিসাব করতেছো না এক টাইমে করো ঢাকায় যখন আদান দেয় ইফতারির টাইম সারা বাংলাদেশে তাই ইফতার করো করে তখন কেন করে দেরি করে কি জন্য সাত মিনিট পরে তিন মিনিট পরে চার বরিশালে চার মিনিট অমুক জায়গায় তিন মিনিট কক্সবাজারে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট দেরি করে না তো এই যেমন তুমি একই দিনে করছো কিন্তু সময় যার যার মতো এইটার পরিধি বাড়াও যে সারা দুনিয়াতে একদিন রোজা শুরু হবে সময় যার যার মতো সৌদি আরবে তিন ঘন্টা পরে আমেরিকা এগারো ঘন্টা পরে সমস্যা আছে কোনো এই বর্ডার তৈরি করেছে কি আজকে ইন্ডিয়াতে চাঁদ দেখা গেল মনে করেন যশোরের ওই পারে পুরা ইন্ডিয়াতে ঈদ করবে অথচ ইন্ডিয়া বাংলাদেশের পঁচিশটা রাষ্ট্রের চেয়ে বড় এক ইউপি উত্তরপ্রদেশ এইটা বাংলাদেশের চেয়ে অনেক বড় এক ইন্ডিয়া সব এক হুকুমে আচ্ছা ধরেন আজকে বাংলাদেশটাকে জোর করে ইন্ডিয়া নিয়ে গেল বর্ডার নাই তখন কি হবে তখন কি হবে তখন কইবে যে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে কাজ ইন্ডিয়ার যে হুকুম ওই হুকুম চলে গেছি আমরা ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের বর্ডার পাকিস্তানের বর্ডার এইগুলো কি ইসলাম সাব্যস্ত করেছে একটা লোক ইন্ডিয়ার ওই পারে চাঁদ দেখলো সারা ইন্ডিয়া ঈদ করলো আমরা এই পারে যশোরের ওইখান থেকে দশ এক মাইল দূরে এই পারে সেই লোকটা ঈদ করতে পারছে না কি জন্য কারণ বাংলাদেশে চাঁদ দেখা যায় না আর বাংলাদেশে যদি ওই যশোরের বর্ডারে কেউ চাঁদ দেখে বাংলাদেশি বর্ডারে তাহলে কক্সবাজার চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের লোককে ঈদ করবে কি জন্য সে বাংলাদেশি অথচ ওইখানের সাথে ওখানে পার্থক্য আছে না তো ওরা যে আলাদা হুকুম করো বাংলাদেশের ঢাকায় আলাদা হুকুম চিটাগাঙ্গে আলাদা হুকুম সিলেটে আলাদা হুকুম প্রত্যেক এলাকার চাঁদ দেখতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সুমু লেরুইয়তিহি আফতিরু লেরুইয়তিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো তোমরা চাঁদ দেখো কাজে তোমরা ঢাকার লোকেরা চাঁদ দেখো বরিশালে চাঁদ দেখো ইন্ডিয়াতে চাঁদ দেখো পাকিস্তানে চাঁদ দেখো পাকিস্তানের মধ্যে আবার ইন্ডিয়ার মধ্যে আবার প্রদেশ আলাদা হবে জেলা আলাদা হবে কক্সবাজার চাঁদ দেখো পার্বত্য অঞ্চলে চাঁদ দেখো সিলেটে চাঁদ দেখো কেন আল্লাহ রসুল বলেছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো খবরদার চাঁদ না দেখে রোজা রাখতে পারবি না আপনারা কয়জনে চাঁদ দেখছেন এবার চাঁদ দেখে রোজা রাখেন নাই চাঁদ দেখে রোজা ছাড়েন নাই কাজে একটা রোজা হয় নাই নাকি কোন ফোকাহারা এটা বলেছেন এটা বলেন নাই বরং এই তোমরা বলতে কি বুঝায় তাহলে তোমরা বলতে কি তাহলে এখন আমাদের ওলামারা বলেন তোমরা বলতে এক এক দেশের লোকেরা আরে এইটা পাইলে কোথায় তোমরা বলতে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো তোমরা চাঁদ দেখে রোজা রাখো তার মানে গোটা মুসলিম উম্মার তোমরা বলতে কিছু লোকেরা যদি চাঁদ দেখে তার রোজা রাখা শুরু করে দাও আর তোমাদের কিছু লোকেরা যে পৃথিবী যে কোনো প্রান্তে ঈদের চাঁদ দেখে সবাই ঈদ করো সহজ সমাধান হয়ে গেল না এই ছিল আল্লাহ নবীর হুকুম এটা ছিল আবু হানিফার বক্তব্য আমি বলছিলাম আবু হানিফার বক্তব্য এইটা এবং এটাই যুক্তিসঙ্গত এটা হলে মুসলিম উম্মার মধ্যে আর তিন দিন ঈদ করা লাগে না মুসলিম উম্মা অনেক দিন বঞ্চিত হয় না আজকে যখনই আমরা বলি যে সারা দুনিয়াতে রোজা হবে একদিনে ঈদ হবে একদিনে তখন লোকেরা বলে তাহলে নামাজ তো আমরা এক সময় পড়ি না আমি উত্তর দিলাম কি যে নামাজ যেমন তুমি এক সময় পড়ো না তোমার দেশে বসেও কি তুমি রোজা এক সময় রাখো এক সময় ছাড়ো সময় যার যার মতো আসল বিষয়টা হচ্ছে লোকগুলো জানে না নামাজের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে আর রোজা ঈদের সম্পর্ক চাঁদের সাথে আরো স্পষ্ট দিন এবং তারিখ নির্ধারণ হয় চাঁদের মাধ্যমে সময় নির্ধারণ হয় সূর্যের মাধ্যমে আসুন নামাজ রোজার সময়টা সম্পর্ক কার সাথে নামাজ এবং রোজার সময়ের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে কেমনে দলিল নেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন নামাজ শিক্ষা দিলেন ফজরের নামাজ কোন সময় হবে সুবে সাদেক মানে সূর্যের কিরণ যখন পৃথিবীর বুকে চলে আসে তখন থেকে শুরু হয়ে সূর্য ডুবার উদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজের সম্পর্ক কার সাথে সূর্যের সাথে জোহরের নামাজ কখন হবে সূর্য যখন পশ্চিম ক্ষেত্রে ঢলে পড়বে তখন থেকে শুরু করে সূর্যের আলো যখন এক মেসাল চলে যাবে তখন কার সাথে সম্পর্ক আসরের নামাজ শুরু কখন হবে ওই এক মেসালের পরের থেকে দুই মেশাল পর্যন্ত ডুবার আগ পর্যন্ত আসরের নামাজের সম্পর্ক কার সাথে মাগরেবের নামাজের টাইম কখন হবে সূর্য ডুবার পরের থেকে এশার নামাজের টাইম কখন হবে সূর্যের আলো যখন কি হয়ে যাবে ডুবে যাবে পশ্চিম আকাশের যখন কি হবে হ্যাঁ ওই যে আভা যখন ডুবে যাবে তাহলে বুঝে গেল নামাজের গোটা অক্তের সম্পর্ক কার সাথে এবারে রোজার সময়ের সম্পর্ক কার সাথে দেখেন আল্লাহ তালা বলছেন সুম্মা তিম্মু সিয়াম ইলাল্লাইল তোমরা সিয়ামকে পূরণ করো সোবে সাদেক কি বলা আছে অকুলু অশরাবু তোমরা খাও এবং পান করো হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফজর অর্থাৎ ফজর ওই যে সোবে সাথে খাওয়ার আগ পর্যন্ত এইখান থেকে তোমরা রোজা শুরু করো সুম্মা আতিম্মু সিয়াম রোজা পূর্ণ করো কোন পর্যন্ত ইলাল লাইন রাত পর্যন্ত তাহলে বুঝে গেল রোজার সময়ের সম্পর্ক সাথে সূর্যের সাথে আর দিন এবং তারিখের সম্পর্ক কার সাথে চাঁদের সাথে বিষয়টা ক্লিয়ার তার মানে হচ্ছে তারিখ হবে পুরা দুনিয়াতে একটা কয়টা ইংরেজি তারিখ কয়টা হয় বাংলা তারিখ কয়টা তাহলে মুসলমানদের আরবি তারিখ কয়টা হবে আচ্ছা তারপরও যদি মানতে রাজি না হন তাহলে এবারে আমি আসব এই যে আরবি তারিখটার নাম কি বলে হিজরি সন আরবি তারিখের নামটা কি হিজরি সন হিজরত করেছিলাম কি বাংলাদেশের লোকেরা সেই জন্য হিজরি সন হয়েছে আমাদের আমাদের নেতারা বা বাংলাদেশের জাতির জনক হিজরত করে পাকিস্তান গিয়েছিলেন যেদিন সেদিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে বিষয়টা এমন অথবা জাতির ঘোষক জনক বললে আবার ঘোষক না বললে আর কেউ না খোঁজ হইতে পারে বোঝেন না কিছু জনক আর কি ঘোষক ঘোষক যেদিন ঘোষণা করলেন সেদিন থেকে হিজড়ি সন গণনা করা হয়েছে বিষয়টা এমন বাংলাদেশের কোন বুজুর্গ যেদিন আত্মপ্রকাশ করেছেন সেদিন থেকে হিজরতের সন ঘোষণা করা হয়েছে বিষয়টা এরকম হিজড়ি সনটা ঘোষণা করা হয়েছে কোন দিন থেকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার থেকে হিজরতকে মদিনায় গিয়েছিলেন ওই সময় থেকে হিজড়ি সন গণনা শুরু হয় তাহলে হিজরি সনের তারিখটা কি ওইটার সাথে সম্পর্ক রাখি হবে না বাংলাদেশের হবে যারা বাংলাদেশের হিজরি সন গণে তারা কি করে তারা কার হিজরতের সন গণনা করে মোহাম্মদ সাল্লাহ হিজরি সন না অন্য কারো হিজরতের সন কার হিজরি সন আরবি সনটা কিসের সন হিজরি সন হিজরি সনের সম্পর্ক কিসের সাথে হিজরতের সাথে কে হিজরত করেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেটা কি বাংলাদেশের হিজড়ি তারিখে হিজরত করেছিল না আরবদের হিজড়ি তারিখে আপনি কোনটা মানতেছেন এরপরে আসুন আরাফাতের ময়দানের হাজিরা নয় তারিখে যখন আরাফাতের ময়দান অবস্থান করে সেই সময় অন্যদের জন্য গায়ের হাজিদের জন্য রোজা রাখা অনেক সবের কাজ আমার সিএমের বইয়ের মধ্যে লেখা আছে দলিলগুলো আর লেখেন হাদিসে দলিল দেওয়া আছে এখন আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করে নয় তারিখ জিল হাজ মাসের নয় তারিখ রোজা রাখা সবার জন্য ফজিলতের বিষয় এখন বাংলাদেশের মানুষেরা কোন দেশের নয় তারিখে রোজা রাখবে সৌদি আরবের জিলহজ মাসের নয় তারিখে না বাংলাদেশের জিলহজ মাসের নয় তারিখে যদি বলেন সৌদি আরবের বাংলাদেশ জিলহজ মাসের নয় তারিখে তাহলে তো ভাইজান বাংলাদেশের নয় তারিখ হয় নাই আপনি কিসের আরাফাতের দিন রোজা রাখতেছেন আর যদি বলেন আমি বাংলাদেশের জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখবো তাহলে ওই সময় মেহমা মেহরবানি করে দেখবেন আরাফাতের ময়দানে হাজি সাপ থাকা দূর দূরের কথা কুত্তগুলোও চলে গেছে কুত্তগুলোও নাই ওখানে ওখানে খাওয়ান পাইবেন এখন আর আরাফাতের ময়দানে কারো বাড়ি করো নয় যে কুত্তরে খাওয়াইবে সব চলে গেছে ওখান থেকে তাহলে এই যে আপনি আরাফাতের দিন রোজা রাখবেন কোন আরাফাতের দিন জিলহজ মাসের প্রথম দশ দিন এবং রাতের অনেক ফজিলত রাতে ফজি ইবাদত করো দিনে রোজা রাখো কোন দশ দিন বাংলাদেশের দিল হজ মাসের দশ দিন না ওইখানের প্রথম দশ দিন এরপরে যে আরো গন্ডগোল লাগাই দেই তাহলে তো লাগবে মারাত্মক গন্ডগোল হাদিসটা যদিও দুর্বল কিন্তু বলা আছে যে কেয়ামত হবে জিলহাজ কি আশুর মহরম মাসের দশ তারিখ আশুরার দিনে জুমার দিন হবে তো মহরম মাসের আশুরার দিন দশ তারিখ হবে সেই আশুরার দিন দশ তারিখ মহরম মাসের কোন দেশের মহরম বাংলাদেশের না সৌদি আরবেরটা যদি সৌদি আরবের মহরম মাসের দশ তারিখে ওখানে কেমন শুরু হয় তা আমরা তো টেলিভিশন দেখবো কেমন শুরু হয়ে গেছে অথবা মোবাইল দিয়ে আমাদেরকে বলে দেওয়া হবে কেমন শুরু হয়ে গেছে আমরা এখানে তবা টবা পরে একটা সব পাকা মুসলমান হয়ে যাব আর কেয়ামতি হবে না এখানে কেয়ামত ফিরে যাবে যাই হোক আমি বলতেছিলাম এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সে কারণে হাদিসকে উনি সহি বুঝেছেন ওই যে বিভিন্ন দেশের বিভিন্ন হুকুম ওটা আসলে ইমাম সাফ হিসেবে বক্তব্য তাও একটা বিশেষ কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন যে আসল বিষয়টা হচ্ছে যদি এখন বলি সারা দুনিয়া এক হুকুমে চলবে আগের যদি খবর পৌঁছানো সম্ভব ছিল না এইখানে চাঁদ দেখা গেল আমি খবর পৌঁছাতে পারলাম না তাহলে তারা কি করবে এই জন্য উনি বলেছেন একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে সারা দিনে যে পর্যন্ত পৌঁছান সম্ভব ওই পর্যন্ত লোকদের জন্য এক হুকুম তাহলে বোঝা গেল এটা একটা ভিন্ন ব্যাপার ছিল খবর পৌঁছানো যায় না বিধায় আমরা বলি ধন্যবাদ সেজন্য খবর না পৌঁছাতে পারলে তারা ঈদ করবে কেমনে রোজা রাখবে কেমনে ঠিকই ছিল কিন্তু এখন কি আর সেই সমস্যা আছে এখন পুরা দুনিয়া বলা হয় একটা গ্লোবাল ভিলেজ তো যখন একটা দুনিয়া একটা মুঠের মধ্যে চলে আসলো এখন খবর পৌঁছাইতে আর কোনো সমস্যা নাই তাহলে কেন আমরা সারা দুনিয়ার মানুষেরা ভিন্ন ভিন্ন চাঁদ দেখার ফতুয়া দিব তাহলে তো বাংলাদেশের মধ্যেও এক হুকুম চলবে না কারণ সময়ের ব্যবধান এখানেও আছে এখানেও সময়ের ব্যবধান আছে ঢাকায় এক সময় চট্টগ্রাম আর এক সময় খুলনা আর এক সময় সিলেট আর এক সময় এই জন্য প্রত্যেক এলাকার লোকদের আলাদা আলাদা চাঁদ দেখে ঈদ করা উচিত তা কি করে যাই হোক আবু হানিফা রহমতুল্লাহ ফতোয়া দিলেন সারা দুনিয়া চলবে এক হুকুমে এটা মানা হয় না হানাফিয়ারাও এটা মানে না তাহলে আবু হানিফাকে মানলো না কিন্তু এই যে একটা কথা ইমাম সাহেবকে মানবো আমরা মানে এটা আসুন দ্বিতীয় নাম্বার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য হচ্ছে কারো যদি জমি বেশি থাকে তো বর্গা জমি দেয় না কৃষকদেরকে চাষ করতে দেয় ফসল যা হবে অর্ধেক জমিওয়ালার অর্ধেক কৃষকের বা তিন ভাগের এক ভাগ কৃষকের দুই ভাগ জমিওয়ালার এই যে ফসল উৎপন্ন হবে যা তার একটা নির্দিষ্ট পরিমাণ ভাগে জমি চাষ করতে দেওয়া হয় বর্গা চাষ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন যেটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নাই কেন জায়েজ নাই তোমার জমি বেশি আছে পারলে চাষ করো নিজে লোকজন রাইখা আর না পারলে গরিবকে এমনি দিয়ে দাও ওরা তোমাকে চাষ করে অর্ধেক দিবে তা হবে না কিন্তু পরবর্তীতে ইমাম আবু হানিফার শিষ্যরা আবু ইউসুফ মোহাম্মদ বলছেন যে না এটা জায়েজ আছে প্রয়োজন আছে না হইলে কেমন মানুষ সমস্যা পড়ে যাবে জায়েজ করে দিল আবু হানিফাকে মানলো এখানে মানে নাই ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো ব্যক্তি সুরায় ফাতেহা ভালো করে পড়তে না পারে তাহলে ফার্সিতে তর্জমা করলে চলবে তো ও সময় ছিল ওখানে ফার্সি আমরা বলতে পারি বাংলায় বাংলায় আমি দাঁড়াইয়া বা যে ভালো করে সুরে ফাতে পড়তে পারেন আরবিতে সে বলবে হ্যাঁ, প্রশংসা সবই কেবল তোমারই নজরুলের কবিতা আছে না সুরা ফাতে অনুবাদ এইটা পড়ে দিল নামাজ হয়ে যাবে অথচ হানাফি মাঝাব অনুযায়ী নামাজ হবে না এটা কি আবু হানিফার মত মানা হলো এইরকম ভাবে অনেক বিষয় আছে যেখানে আবু হানিফার মতকে হানাফিয়ারাও মানে নাই এমাম আবু হানিফা বলেছেন নবী যে তমর খেজুর ভিজানো পানি দিয়ে উজু করা যায় কেউ যদি পিওর পানি না পায় খেজুর ভিজানো পানি আছে আর ওরা খেজুর ভিজিয়ে রাখতো তো খেজুর ভিজাইলে আবার বেশি ভিজাইলে পরে ঝা করতো আস্তে আস্তে ওরা মদ হয়ে দিত তো এই খেজুর ভিজানো পানি খাইলে খুব ভালো লাগে মিষ্টি লাগে গরমের সময় তো আবহাওয়ার বক্তব্য হচ্ছে যে যদি ভালো পানি না পাওয়া যায় তো খেজুর ভিজানো পানি দিয়ে উজু করা যায় না বীজ এটা হাদিসের খুব এটা একটা খুব উল্লেখযোগ্য মাসলা অথচ হানাফি মাজাবের ফতুয়া এটার উপরে না তাহলে আমি অনেকগুলো দেখাবো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেটা বলেছেন হানাফিরা ওইটাকে মানে না বরং সেক্ষেত্রে মানে আবু ইসমের বক্তব্য নাহলে মোহাম্মদের বক্তব্য নাহলে জোফারের বক্তব্য আমি বলি যদি তোমরা আবু হানিফার কথা কোরআন সুন্না মোতাবেক সহি অথবা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যশীল নয় বলে বাতিল করে আবু ইউসুফের কথা মানতে পারো মোহাম্মদের কথা মানতে পারো তাহলে আমি বলবো এক্ষেত্রে যদি আবু নিবার কোনো কথা সহি মনে না করায় কেউ সাবি সাহেবের কথা মানলো কেউ মালিকের কথা মানলো কেউ সাহের কথা মানলো কেউ ইমাম বুখারির কথা মানলো কেউ মুসলিমের কথা মানলো কেউ ইবনে সাহেব জুহরির কথা মানলো কেউ আরেকজনের কথা মানলো অসুবিধা আছে কিছু কোরআন সুন্না মোতাবেক যারটাকে সহি পাবো তারটা কি করবো এখন ক্লিয়ার এই হিসাবে যারা ইস্তেহাত করেছেন কোনো ফেরকা তৈরি করা যাবে না হানাফি সাফি হাম্বলি মাঝহাব কোনো মাঝহাব এটা সাপোর্ট করা যাবে না দল তৈরি করা যাবে না আবু হানিবা রহমতুল্লাহ নিজেও বলেন না আমার নামে একটা মাঝহাব তৈরি করো আবু হানিবা নিজে কি কোন মাঝহাবের ছিলেন কোন মাঝহাবের ছিলেন কারণ তার নামের উপরে মাঝহাব তৈরি করা হয়েছে উনি তো মাঝহাব তৈরি করেন নাই ইমাম সাফি সাহ কোন মাঝহাবের ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ কোন মাঝাবের ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল কোন মাঝাবের ছিলেন ওনারা যেই মাঝাবের ছিলেন আমরা সেই মাঝাবের লোক মানে মুসলিম মানে কি আমরা ইমা আবহানিকে শ্রদ্ধা করি খুব খেয়াল রাখবেন আমি এটা আমাদের ভাইদেরকে পরিষ্কার বলি আপনারা খুব না বুঝে বাড়াবাড়ি করেন এ মা আবহানিবার কোনো দোষ নাই কারণ যে লোকটা ইস্তেহাত করে গেছেন যে লোকটা তারপরে বলেছেন যে আমরা যা বললাম আমাদের কথা যদি কোরআন সুন্না মোতাবেক হয় পালন করো কোরআন সুন্না মোতাবেক না হলে ফারমুহা বেহাদ হিল জিদার তোমরা আমাদের কথা ওই দেওয়ালে ছুঁড়ে মারো যে লোকটা এত স্পষ্ট বলে দিল ইজা সাহাল হাদিস ফাহুয়া মাঝহাবি যখন কোন হাদিস সহি বলে প্রমাণিত হবে ওটাই আমার মাঝহাব যে লোকটা এত বলল যে লা ইয়াজুজু লিহাদিন ইউফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালামা মিনাইনা খাজনাহু কোন মুফতির জন্য জায়েজ হবে না বৈধ হবে না আমার কথা দিয়ে ফটো দেওয়া যতক্ষণ না সে জানবে আমি কোরআন হাদিসের কোন সূত্র থেকে এটা গ্রহণ করেছি এরপরও আমরা তাদের দোষ দিব দোষ তো তাদের যারা টেনে হেচড়ে মুচড়াইয়া দুমড়াইয়া ঘুরাইয়া ফিরাইয়া যেমনি হোক মাঝহাবের মধ্যে আনতেই হবে মাসলাক সাবেদ করা নাহি বনেগা আমাদের এই ভারতবর্ষের মুসলমানদের অবস্থা কি আমি এটাকে বলি একটা দেশেও গাছ গাছরায় তৈরি একটা ভেষজ হালুয়া এটা কি শক্তিবর্ধক হালুয়া হাববে মোকাব্বি আগের যুগে দলি লোকেরা কি করত বউ থাকতো দশ বারোটা তো এইগুলো রাখার জন্য আবার একটা শক্তিবর্ধক হালুয়া খাইতো কি করত বলেন নাই হাববে মোকাব্বি এখনো গিয়ে দেখবেন ওই যে হাকিমি দাওয়াখানায় দেখবেন হাববে মোকাব্বি বিভিন্ন ভেষজ গাছগাছরা লতা পাতা দিয়ে তৈরি করে তো আমাদের এই দেশের মুসলমানরা যে ইসলাম পালন করে এটা কেমন খেয়াল করেন এই দেশের মুসলমানদেরকে আপনারা জানে না যারা জানে তাদের কিছু মাজাহাব হলো হানাফি কিন্তু তরিকা কিন্তু হানাফি না তরিকা কি তরিকা চিস্তি কাদি নকশাবন্দি মোজাদ্দিদি সাবেরি আবার দেখুন আকিদার ক্ষেত্রে বলবেন কোন কোন মাজাব মানো তো বলবে আশাহারি মাতুরিদি কি মানে আবুল হাসান আশা আরিয়াল Maturidi Abu Mansur al Maturidi এদের মাধাব মানে এটাকে আমি এরকম বলি হেলিকপ্টারের পাখা ঠেলা গাড়ির চাকা টেরাকের মাথা কি হলো হেলিকপ্টারের পাখা ঠেলা গাড়ির চাকা আর ট্রাকের মাথা এই যোগ দিয়ে একটা গাড়ি তৈরি করে দিয়েছে বেসজ ইসলাম এটার নাম কি মজহাবান হানাফি হ্যাঁ अकीदतन अशारी मातुरीदी है और तसव्वुफ में चिश्ती कादरी नक्शाबंदी मुजद्दी है বলেন নাই আমরা মজহাবের দিক থেকে হানাফি আকিদার দিক থেকে আশারি মাতুরিদি আর তরিকার দিক থেকে চিস্তি কাদেরি নকশাবন্দি মুজাদ্দিদি সাবেরি কি ইসলাম এটা কেন সবটা এক জায়গায় যাইতে পারো না আমরাও স্পষ্ট বলি हम मजहबान भी मोहम्मद सल्लम के मजहब मानते हैं इस्लाम अकीदा में भी हम मोहम्मद सल्लम के अकीदा मानते हैं तोहीद का अकीदा और तरीका में भी हम तिश्ती कादरी नक्शाबंदी मुजद्दी मानते नहीं हैं हम मानते हैं एक ही तरीका मोहम्मद सल्लम के तरीका और साहबा कराम के तरीका वो इस्लाम के तरीका है পরিষ্কার হয়ে গেল সুতরাং আমাদের সম্পর্কে যখন কেউ জানতে চাবে এরা কোন মাঝহাবের লোক কোন দলের লোক পরিষ্কার আমাদের মাঝহাবের নাম কি ইসলাম আমাদের পরিচয় কি মুসলিম আমাদের সংবিধানের নাম কি কোরআন এবং সুন্না সহি সুন্না খালি কোরআন না কোরআনের ব্যাখ্যাই তো সুন্না কোরআন সুন্না এরপরে আমাদের আদর্শ কারা রাসুল সাল্লাম নবীরা রসুল সাল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদর্শ ফলো করি যেভাবে সাহাবাইকেরাম ফলো করেছিলেন কথা ক্লিয়ার এর বাইরে আমাদের কোনো কি নাই এই জন্য প্রশ্ন যে করেছেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন একদিকে প্রশ্ন উত্তর হয়ে গেছে আর একদিকে আমার দাস চলতেছিল যেটা যে মুজতাহিদ মুক্তি ইস্তেহাত করে যদি ভুল করে এখন আসুন ইস্তেহাত করে ভুলও করতে পারে আমি সেটা ক্লিয়ার করেছি ভুল করতে পারে ইমামরা যে ফতোয়া দিয়েছেন শব্দ সঠিক তা না কিন্তু এখন এখানে কি করবেন এইখানে খুব সাবধান এইখানে এসে আমরা বলি ইমামরা কেউ আমিন জোরে বলতে বলেছেন কেউ আসতে বলতে বলেছেন সহি একটাই কেউ রাফুল ইয়াদাইন করা মোস্তাব বলেছেন কেউ না বলা মোস্তা বলেছেন হাদিসে করার কথা আছে এখন ওনারা কিছু দলিলের কারণে কেউ বলেছেন না রাফুল ইয়াদাইন শুধু থাকবে তাহারিমার সময় থাকবে আর থাকবে না এইগুলো ইস্তাদি মাসাল এগুলো কি এই যে তেহাত করে যদি কেউ ভুলও করে তাকে কাফের বলা যাবে তাহলে যারা কাফের বলতেছে এটা পরিষ্কার খারিজ যা কাদের রাখে যা সুতরাং এই রফুলিয়া দায় না করলে আমিন জোরে না বললে কাফের হয়ে যায় এই ফতুয়াগুলো আমাদের সমাজে যারা ছড়াচ্ছে এদের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই আমি পরিষ্কার করে দিচ্ছি আমি এদেরকে বরং মনে করি এরা সবচেয়ে জঘন্য খাওয়ারের আসলাফদের মধ্যে কোন ব্যক্তি মাঝহাবি তো আজকে শুরু হয় নাই এই মাঝহাবি ইফতারাত শুরু হয়েছে আগের থেকে কিন্তু কেউ কি কোনো আলেম কি ফতো দিয়েছেন যারা মাঝহাব মানেন নাই ইমাম ইবনে তাইমিয়া বলেন ইবনুল কাইম জৌজি বলেন সালাফি আলেম যারা ছিল তারাও কি আবু হানিফাকে কাফের বলেছে খুলেন মাজমাতুল ফাতাওয়া ইমাম ইবনে তাইমিয়ার কিতাব আমার বাসায় আছে বিশ খণ্ড কিতাব এই কিতাবে বারবার আছে কাল আল ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন ইমাম ইবনুল কাইম জৌজির কিতাব এলামুল মুআক্কিঈন সেখানে তিনি পরিষ্কার বারবার উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ইমাম শাফি রাহেমাহুল্লাহ ইমাম মালিক রাহেমাহুল্লাহ শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেছেন আমরা আইমা মুস্তাহিদিনদেরকে যারা ইস্তেহাত করে মাস্তা ইস্তেমাত করেছেন তাদেরকে শ্রদ্ধা করি বাকি তাদের নামে যে মাঝহাব তৈরি হয়েছে এই মাঝহাব তারা নিজেরা তৈরি করেন নাই বিধায় তারা যে মাঝহাবের ছিল আমরা কি আমরা ওই মাঝহাব হানাফি সাফি বলি না আমরা মুসলিম আমরা কি আমাদের দিন কি ইসলাম বাকি ইমামদেরকে আমরা শ্রদ্ধা করি এবং তাদের যে গুলো কোরআন সুন্না মোতাবেক হবে সেগুলো আমরা কি করব মেনে নিব আর যেগুলো কোরআন সুন্না মোতাবেক না সেগুলো কি করব সেখানে কোরআন সুন্নাকে অনুসরণ করব ইমামদের কথা কি করব এক কথায় আমরা কোরআন হাদিস দিয়ে ইমামদেরকে যাচাই করব ওজন করব মাপব কোরআন হাদিসকে ইমামদের দিয়ে ওজন করব না মাপ করব না ঠিক কিনা কোরআন হাদিস দিয়ে যে কোনো আলেম যে কোনো ইমামদেরকে ওজন করব কি দিয়ে কোরআন এবং সুন্না হাদিসের সাথে যে ইমামের কথা এবং কাজ মিলবে তাকে মানব আর যে ইমামের কথা কাজ কোরআন সুন্না মোতাবেক মিলবে না সেক্ষেত্রে যদি বিষয়টা ইস্তেহাদি হয়ে থাকে আমরা বিষয়টা বলে ইস্তেহাদ করে তিনি ভুল করেছেন এজন্য তিনি আল্লাহর কাছে আজর পাবেন কিন্তু আমরা সেটা অনুসরণ করব না ক্লিয়ার হয়ে গেল বিষয়টা ইস্তেহাত করে ভুল করেছেন আমরা তারে কাফের বলবো কাফের বলবো না বরং তারে বলবো ভুল করেছেন এ কারণে তিনি হয়তো আল্লাহর কাছে একটা আদর পাবেন যদি সহি চেষ্টা করে থাকেন আমাদের কাজ হচ্ছে আমাদের সহি কোরআন এবং হাদিস যেটা মিলবে ওইটা আমাদের মানতে হবে আর কোরআন সুন্নার বিপরীত যেটা ওটা মানা যাবে না এজন্য ইস্তেহাত করে যদি কেউ ভুল করে তাকে তাকফির করা যাবে না এ কারণে আমি এটা বলেছি যে আকিদাগত সুফিদের যে তরিকার সাথে আমাদের ইখতলাফ সেটা আকিদাগত পীরদের তরিকার ইখতলাফটা ফেকা ইখতলাফ না ওটা কি আকিদার ইখতলাফ খারেজিদের সাথে একতলাফ আমাদের কিসের একতলাফ আকিদার একতলাফ রাফেজিদের সাথে শিয়াদের সাথে মোতাজারাদের সাথে সুফিদের সাথে বাউলদের সাথে পীরদের সাথে আমাদের যত একতলাফ সবগুলো কিসের একতলাফ আকিদার একতলাফ আর ফেকহি যে একতলাফ হানাফি সাফি হাম বলি এদের সঙ্গে যে আমার একতলাফ একতলাফটা কি না আকিদাগত বিষয় না বরং তাদের সাথে একতলাফটা কিসের এই জন্য দেখবেন আবু হানিফা রহমাতুল্লাহ সম্পর্কে সুফিদের যে সবচেয়ে বড় পীর কি নাম সুফিদের কাছে বড় পীরের নাম কি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানির একটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন কি নাম বাংলা আছে চকবাজার এমদাদিয়া লাইব্রেরি বাংলা করেছে আজকে গিয়ে কেনেন কিনে দেখবেন ওখানে বাহাত্তর ফেরকা যে গোমরা ফেরকা আছে ওদের তালিকা দেওয়া আছে সেই বাহাত্তর ফেরকার মধ্যে একটা ফেরকা দিয়েছে হানাফিয়েদের নাম কাদের নাম এবং নাম দিয়েছে যে আর একটা ফেরকা হলো ফেরকা হানাফিয়া যাদের প্রতিষ্ঠাতা হলো আবু হানিফা তার বাপের নাম নোমান যাতে করে কেউ ভুল না বোঝে তাবিল করতে না পারে কে লেখছে এটা আব্দুল কাদের জেলানি কার সম্পর্কে হানাফিয়াদের সম্পর্কে এইটা বাংলা আছে বইটা আরবিও আছে বাংলাও আছে এই বাংলার মধ্যে পরিষ্কার লিখে দিয়েছে যে বাহাত্তরটা ফেরকার তাফসিল আলোচনা করেছে যে ওই যে জাহান নামে যাবে বাহাত্তর ফেরকার তার মধ্যে একটা দেশে হানাফিয়া ঢুকিয়ে তাহলে আমার দেশের মানুষেরা একদিকে আব্দুল কাদের জিলানিকে মানে তরিকার দিক দিয়া আবার মাঝহাব মানে কোনটা আব্দুল কাদের জিলানিকে হানাফি মজাবের ছিল এরা তো জানেও না বুঝছেন এটা এলেমও নাই এলেম থাকলে লাহলা পড়ত হয়তো হানাফি মানলে আব্দুল কাদের জেনে কাদ্রিয়া তরিকা মানা যায় না আর কাদ্রিয়া তরিকা মানলে হানাফি হওয়া যায় না কিন্তু আবু হানিফাকে আব্দুল কাদের জেলানি মনে করতেন যে জাহান নামে বাহাত্তর ফেরকার এক ফেরকার লোক প্রতিষ্ঠাতা তাহলে কোন ব্যক্তি যদি আব্দুল কাদের জেলানিকে মানে সে আব্দুল আবু হানিফাকে মানবে আসলে জানেই না এরা জানে না আপনারা এই গুনিয়াতুত তালিবিন কিতাবটা খুলে দেখাই দেবে সবাইকে যেটা তোমাদের অনুবাদ করা অনুবাদ করছে ওরাই বাংলা অনুবাদ করছে ওরাই আমরা করি নাই আরবিটাও আছে সবার ঘরে ঘরে আছে সুবিদের যারা একটু আলেন গুনিয়াতুত তালিবিন কিতাবের নাম কি তালেবিন গুনিয়াতুত তালিবিন যাই হোক আমরা আবু একেবারে জাহান নামে ফেরকা মনে করি না কোন ইমাম কি না ইমামদের বিষয়টাকে আমরা ধরি তারা মুস্তাহিদ ছিলেন কি ছিলেন আইম্মায় মুজতাহিদ ইস্তেহাত করেছেন হ্যাঁ তাদের নামে লোকেরা বাড়াবাড়ি করেছে ফতুয়ায় স্বামী একটা আছে মাশাল্লাহ সেইখানে ইমাম আবু হানিফার ফজিলত লিখতে গিয়ে ফতুয়ায় স্বামী হানাফি মাঝহাবের একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম অনেক খণ্ড এবং ফতুয়ায় স্বামীতে আছে বললে একেবারে ঠান্ডা হয়ে যায় এই ফতুয়ায় স্বামীর প্রথম খণ্ডে লেখা আছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালাকে নিরানব্বই বার স্বপ্নে দেখেছেন আচ্ছা ভালো কথা দেখছেন অসুবিধা নাই এরপরে তিনি মনে মনে চিন্তা করলেন যদি এরপরে শততম বার সেঞ্চুরি করতে পারতাম আর কি যে একশো বার দেখতে পারতাম তাহলে আল্লাহর কাছে জিজ্ঞেস করতাম যে পরকালে কেমনে নাজাদ পাওয়া যাবে এই চিন্তা করতে করতে ঘুমাই পড়লেন রাতের বেলায় স্বপ্নে দেখেন তিনি কাবা শরীফের মধ্যে অবস্থান করছেন কোথায় নাটক আর কি স্বপ্নের গুরুত্ব বোধ এরকমই লিখতে হয় তিনি কাবার মধ্যে শুয়ে আছেন এই সময় তিনি দেখেন আল্লাহ তালাকে সবচেয়ে ভালো স্রোত দেখেছেন তখন আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমরা নাজাত পাবো কি করে তখন আল্লাহ তালা একটা দোয়া শিখাই দেয় সে দোয়াটা লম্বা দোয়া আছে ওই ফতুয়া স্বামীর প্রথম খণ্ডে আছে ওই দোয়াটা পড়লে নাজাত পাওয়া যাবে এখন আমি জিজ্ঞেস করতে চাই এই যে দোয়াটা পড়লে নাজাদ পাওয়া যাবে এর আগে আল্লাহ রসুল সাল্লাম তাহলে কি সমাধান দিয়ে যান নাই তাহলে ইসলাম মোকাম্মাল হয় নাই তাহলে আল্লাহ তালা নওয়াজবিল্লা করেন বলেছেন আলিয়মা আকমাল তুলাকুম দিন এটা ভুল বলছেন নওয়াজবিল্লা আল্লাহ বলছেন আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি আর এখানে আবু হানিফার স্বপ্নের মাধ্যমে কি হচ্ছে দিন মোকাম্মাল হচ্ছে আল্লাহর নবী সাল্লাম পরিষ্কার হাদিসে আছে সাহাবিরা জিজ্ঞেস করেছেন ইয়া রাসুল্লাহ মান নাজাত আমরা কি করে নাজাত পাবো কি করলে নাজাত পাবো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন আল কালিমাতুল্লাতি আরাস্তুহা আলা আম্মি আমি আমার চাচার কাছে যে কালেমাটা উপস্থাপন করেছিলাম তার মানে কি আসাদু লাইলাহা এইটা যে সাক্ষী দেবে সেই জানাতে চলে যাবে তাহলে এটা আল্লাহ রসুল বলে গেছেন না তো এরপরে আবার কি একটা দোয়াস পড়লে জানা যাওয়া যায় যাবে না কোন বিষয় আছে নাকি তাহলে এগুলো কি এই জন্য আমরা বলি এই রকম যত আজগুবিক কাহিনী ইমামদের নামে তৈরি করা হয়েছে আমরা সেগুলো মানি না সোজা কথা ইমাম আবু নিবাদুল্লাহ আলাই এশার নামার উজুদে দিয়ে ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছর পর্যন্ত আমি বলবো যে আমি তাকে দেখিও নাই জানি নাই শুনিও নাই সই কোনো সনদও নাই সনদ তারা দেখতাম যাচাই বাছাই করে কিন্তু আল্লাহ নবী সাল্লাম চল্লিশ বছর এশা নামাজ দিয়ে কি ফজর পড়েছেন কোন দলিল আছে কোন সাহাবির এরকম রেওয়ায়ত আছে তাহলে কি হবে এই যে কাহিনীগুলো তৈরি করেছে লোকেরা আমরা এগুলো সম্পর্কে কোরআন হাজির সাথে মিলেই দেখব সোজা কথা আমরা কোন ইমামকে মানতে গিয়ে গুলু করবো না বাড়াবাড়ি নাই কোন ছাড়াছাড়ির মধ্যে নাই আমরা প্রত্যেকটা আলেমকে ইমামকে একজন শিক্ষক একজন ওস্তাদের মতো মনে করি এখন কোরআন হাদিস আমরা পড়ি যাদের কাছে তারা যদি কোরআন সুন্দর বাইরে কথা বলে মানব ঠিক এরকম আমরা ইমাম আবু হানিফা বলেন শাফি বলেন মালেক বলেন আহমদ বিন হাম্বল বলেন ইমাম বোখারি বলেন মুসলিম বলেন তিরমিজি নাসাই এবনে কাসির এবনে মাজা এরকম ভাবে আবু দাউদ আরো যত মহাদ্দিস মুফাক্কের মহাদ্দেশ ফোকাহা যত আছে সবাইকে আমরা ধর্ম উস্তাদ কি ধর্ম কোরআন সুন্না মোতাবেক যতটুকু সহি অতটুকু মানব সেটা ওনাদের মানার কারণে না বরং কাকে মানার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মানার কারণে কথা ক্লিয়ার ওনাদেরকে না আর ওনাদের যে কথাগুলো কোরআন সুন্না মোতাবেক মিলবে না তা মানব না কারণ আমরা মানি কাকে আল্লাহর আল্লাহর রাসুলকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এজন্য আজকে যে বিষয়টা ছিল যে মানুষকে তাকফির করা হয় চার কারণে সর্বশেষ ছিল মুস্তাহিদ মুক্তি ইস্তেহাত করে কেউ ভুল করেছে এই ইস্তেহাত করে ভুল করলে তাদেরকে তাকফির করা যাবে না যেমন আমি দেখাইলাম যে ফেকার মাসলায় অনেক মাসলা আমরা এখন দেখি হাদিস অনুযায়ী ভুল আছে আমরা যারা ভুল করেছে তাদেরকে তাকফির করব না ঠিক আছে বা এখনো যারা ওই দলিলের ভিত্তির কারণে তারা ওই দলিলগুলো এখনো আলোচনা করে ওই দলিলগুলোর ভিত্তিতে তারা আমল করতেছে আমরা তো কাফের বলবো না আমরা বলতে পারি যে সে ভুলের মধ্যে আছে কাফের বলবো না ফেকার মাসলা নিয়ে এই তাকফির করা আমি আপনাদেরকে বলতে চাই আজকে সারা দুনিয়াতে আফগানিস্তানে পাকিস্তানে যারা জেহাদ করছে আমার কাছে রিপোর্ট আছে আপনারা বাস্তব দেখেন না মিডিয়ার মাধ্যমে যারা জেহাদ করছে বেশিরভাগ হানাফি মাজাবের লোক আসলে কিসের লোক আফগানিস্তানের লোক কিসের লোক হানাফি মাজাবের লোক পাকিস্তানের লোক কিসের লোক তার পাকিস্তানের কাবাইলি এলাকা সারহাদ এলাকা সবাই এলাকা এসব এলাকার লোকেরা জেহাদের মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ কাজ করছে তারা কোন মজাবের লোক হানাফি মজাব সব পাইকারি কাফের বলে দিল না আমরা এটা করব না আমরা মাজাহাবি বিষয়গুলোকে কাছে যাব মাজাহাবিদের সঙ্গে আমরা কাছে মিলব কারণ ফেকার একতেলাফটা আকিদের উপর ভিত্তি করে নয় বরং কিসের উপরে এই উপর ভিত্তি করে ইস্তেহাদ একটা হাদিসকে গবেষণা করতে গিয়ে মাসলা বের করতে গিয়ে হাদিসটা সহি কোনটা এটা যাচাই বাছাই করতে গিয়ে ইস্তেহাদ করে বের করেছেন কাজে এজতেহাদি মাসলার মধ্যে কোনো ভুল হলে সেই জন্য আমরা তাদের কি বলবো না কাফের বলা যাবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে আমরা এই জন্য আলোচনা করছি কোনো মুসলিমকে আমরা কাফের বলবো না আবার কোনো কাফেরকে আমরা কি করবো না মুসলিম বলবো না সে আলোচনা আজকে ছিল আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছে যেটা আমাদের জন্য খুবই জরুরি প্রত্যেকটা দায়ী যারা নিজেরা সহি মানতে চায় এবং সহি পথে চলতে চায় মানুষকে দাওয়াত দিতে চায় তাদের জন্য মান্য করা জরুরি ইতিমধ্যেই আমাদের মধ্যেই ঢুকে গেছে অনেক লোক যারা পরিষ্কার খাওয়ারেজ ওই যে বাড্ডার থেকে একটা লোক আসছে ইকবাল তারপরে নাফিস এরা আমাকে পর্যন্ত কাফের ফতুয়া দেয় আমি বারবার এই জন্য নতুন করে ঘোষণা দেয় আসাদু ইলাহা আপনাদের সামনে আবার ঘোষণা দিচ্ছে আজকেও ইমান তাজা করছি নতুন করে নবায়ন করতেছি আমি আজকের থেকে আবার ঘোষণা করলাম যে আমি কোরআন হাদিস অনুযায়ী হ্যাঁ আল্লাহকে মানি আল্লাহ রসুলকে মানি আসাদু আল্লাহ ইলাহা এক আল্লাহ ছাড়া আর কোন আমার ইলাহ নাই কোন মাহবুদ নাই আমি কারো হুকুম মানি না কারো শাসন মানি না কারো বিধান মানি না ইল্লাল্লাহ মানে কি ওয়াসাদু আন্না মোহাম্মদ আব্দুহু রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল আমি তার তরিকা তার আদর্শ মানবো এছাড়া আর কোন তরিকা নাই এই লোকগুলো লালবাগের থেকে অনেকগুলো ভাই যারা আমার দাওয়াতের কারণে আলহামদুলিল্লাহ মেহনত চলে আসছিল দলে দলে লোক আসছিল সেই লোকগুলোকে গোমরা করে দিয়ে মসজিদ থেকে ছাড়া করেছে এদেরকে এই লালবাগ থেকে একটা বড় গ্রুপ আসতো ওই ছেলেরা আমাকে ওখানে দাওয়া দিয়েছে খুব ভালো ছেলে ওগুলো আমি সেই ছেলেগুলো দৌড় দিচ্ছি না এই লোকগুলোকে গোমরা করেছে দুইটা লোক একটা নাম ইকবাল আর একটা নাম কি নাফিস এর সঙ্গে আর একটা আছে এখন যোগ হয়েছে আব্দুর রহমান এই ফালতু বলাবানগুলো না কোরআন পড়তে না হাজির কিচ্ছু বোঝে না ওদের কে তাল দিয়েছে হ্যাঁ হানাফি মাজাব সব কাফের রফলিদান না করলে কাফের জসিম ভাই রফলিদান করে না আমিন জোরে বলে না কাজী কাফের হয়ে গেছে এই মাসলাকের কেউ যদি থাকো যদি আমার কথা বুঝে এসে থাকে তবা করো আর যদি বুঝে এসে না থাকে তাহলে খবরদার এখানে আইসো না ধরতে পারলে জবাই দেবে কিন্তু আমি এগুলোকে খাওয়ারেজ আমি আপনাদেরকে বলে দেই এরকম যদি কাউকে পাওয়া যায় একটা খারেজি এখানে বসে ফটো দিচ্ছিল তাবলিগ আর কাফের এবার তাবলিগ আমি কাফের বলছি তাবলিগকে কাফের বলি আমি আমরা কাফের বলতে কত সাবধানতা অবলম্বন করি সে এখানে বসে লম্বা একটা ছেলে যে বাড্ডা কি উত্তর থেকে আসতো নাম জানি কি আসাদ সি তাবলিক থেকে সে দুই জমা পড়ছে খুব মোয়াহেদ হয়ে গেছে এইখান দ্বারা যে তাবলিগ কাফের বলা শুরু করেছে কয়েকদিন পর আমার কাছে খারিজি হইয়া উত্তরাতে যারা আছেন এই আসাদ নামে একটা ছেলে লম্বা ছেলে সাবধান থাকবেন এর থেকে এরকম কয়েকটা খারিজি ধরা পড়ে গেছে আমাদের মধ্যে গোয়েন্দা ঢুকিয়ে দেওয়া হয়েছে ওদেরকে এই লোকগুলো যারা আজকে একটা বড় উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে কাজ করছি আমরা আমরা চাচ্ছি বাংলাদেশে একটা তাওহিদের বিপ্লব ঘটাতে এবং সেজন্য কাজ চলছে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করতে দলমাল বাদ দিয়ে আমরা চাচ্ছি আল্লাহ রসুলের তরিকা এদেশে দিন কায়েম করতে এই কাজটা যারা করছি এদেরকে বিতর্কিত করার জন্য এদেরকে ধ্বংস করার জন্য এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য কিছু শয়তান কাজ করছে সেই শয়তানগুলোর নাম এরকম এটা প্রকাশ করে দিলাম এই জন্য কারণ আল্লাহ তালা আবুল হাবদেরকে প্রকাশ করে দেন নাই আবার বলবো না যে এই যে আমাকে নাম ধরে বললো গিবাদ হয়ে গেল আর এবার গিবাদ করা ফরজ যদি কারো দ্বারা ইসলামের ক্ষতি হয় তাদের নাম উল্লেখ করে দেওয়াটা কি তাব্বাতিয়াদ আবুল হাব আবুল হাবের নাম উল্লেখ করা আছে না তাব্বত ইয়াদা আবিল আহাব কেন আল্লাহ আবুল আহাবের নাম উল্লেখ করেছে কি জন্য এটা আবুল আহাবের জীবদ্দশায় এটা কি আল্লাহ তালা নজরুল জীবত করেন নাই আল্লাহ তালা শয়তানের বিরুদ্ধে আলোচনা করেন নাই ইবলিসের বিরুদ্ধে আলোচনা করেন নাই নমরুদের বিরুদ্ধে হামানের বিরুদ্ধে ফেরাউদের বিরুদ্ধে আলোচনা করেন নাই তাহলে বোঝা গেল ইসলামের ক্ষতি করে যারা ভিতর থেকে এই লোকগুলোর ভণ্ডামি তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া প্রত্যেকটা মোয়াহেদ ইমামের দায়িত্ব আমরা সে দায়িত্ব পালন করছি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম আপনারা আমার এই দাওয়াত সব জায়গায় ছড়াই দেবেন এই গুলোকে যেখানে পাও সেখানে দেখে সাহেস্তা করা জরুরি আমরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে না বাড়াবাড়ির মধ্যে যাব না সারাসারির মধ্যে যাব ফেকি মাসলা নিয়ে আমরা কোনো সময় কাউকে তাকফির করতে যাব না রফলিয়াদ না করলে কাফের আমিন জোরে না বললে কাফের এই সালাফিদের মধ্যেও কিছু লোক আছে আমি পরিষ্কার বলে দিই আজকে এই বাংলাদেশে অনেক তৌহিদের দাওয়াত দেয় বা সৌদি আরবে আছে সৌদি আরব থেকে পড়াশোনা করে যারা এসেছে মদিনার থেকে এরকম বড় বড় ইউনিভার্সিটি লেকচার আছে টেলিভিশন ভাষণ দেয় এরা তাওহিদের দাওয়াত দেয় সেই তাওহিদ কোন পর্যন্ত জানেন ওদের তাওহিদ মানি হলো কবর পূজা শিরিক মাজার পূজা শিরেক পীর পূজা শিরেক এই পর্যন্ত শিরিক শেষ যখন বলবেন যে যারা শাসকরা মুসলিম দেশের শাসকরা যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা সার্বভৌম ক্ষমতার দাবি করে আল্লাহর আইন পরিবর্তন করে তারা কি না না দেশের আইন মানে ফরজ দেশের আইন মানে ফরজ কি ফরজ ওই বেটা দেশের আইন মানে ফরজ পাইছে কই যারা আল্লাহর আইন বদলাইলো আল্লাহর আইন বাতিল করলো যে মুসলিম দেশের শাসকরা তারা কি মুসলমান না কাফের এরা উপহাস করে এরা মুসলিমদেরকে হত্যা করে যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে জেলে ঢুকেই দেয় এরা কাফেরদের হাতে মুসলমানদেরকে তুলে দেয় এরপরেও এরা কি এরা কাফেরদেরকে এনে নিজের দেশে বসায় সৌদি আরবের সরকার কি করছে জেদ্দায় দাম্মামে রিয়াদে সব জায়গায় আমেরিকাকে বসাই দিয়েছে পাহারাদায়ী করার জন্য তো যাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা কাফেররা আমেরিকায় হুদি খ্রিস্টানরা এরকম এই দেশগুলোতে আছে যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো শাসক কারা এখন শাসকের আইন মানা ফরজ কোন শাসক বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায় ওই শাসকের আইন মানা কি ওই শাসকদের সম্পর্কে বলা হয় তারা যখন পিঠে কোরা মারে তারপরও তার বিরোধিতা করো না আর যেই শাসকরা কোরআন এবং সুন্না মোতাবেক দেশ পরিচালনা করে না বরং কোরআনের আইন বাতিল করে তারা তাদের মেনু তাদের দস্তুর তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে হ্যাঁ? তাহলে এই যে যারা এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল আল্লাহর আইনকে মিটাইয়ে দিল এবং তাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক যেটা যেটা ওইখানে আল্লাহটা বাতিল সংবিধান ঠিক এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তাহলে বোধ রাষ্ট্রদ্রোহী ওই বেটা তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে বললে তাকে কি বলবো আমরা আল্লাহদ্রোহী তাহলে যারা আল্লাহদ্রোহী হয়ে গেল তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলি রাষ্ট্রদ্রোহী এই লোকগুলো কত বড় গুমরা আমি জানি না আল্লাহ তালা একদম লোক সম্পর্কে বলেছেন মাসালুল্লাদিন হেমার যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল ওরা হেমারের মতো গাদার মতো হেমার মানে কি গাদার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলিয়ে বহন করা হয় বিজ্ঞানের বই চাপাই দেওয়া হয় গাদায় কোনো জ্ঞান অর্জন করতে পারবে অর পিঠে ওই আলুর বস্তা দেওয়া যে কথা আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি ঠিক এরকম ভাবে এই আলেমগুলোকে আল্লাহ তালা কোরআনের এলেম দিয়েছিলেন হাদিসের এলেম দিয়েছিলেন যে মানুষকে তারা তাওহিদের দাওয়াত দিবে জেহাদের দাওয়াত দিবে সিরিকের দাওয়াত বিরুদ্ধে দাওয়াত দিবে এই লোকগুলো কি করলো শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা চাটাই গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ অত যে শাসকরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাচ্ছে এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয় তাহলে শাসকরা আইন করে দিয়েছে একুশে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে ফুল চড়াতে হবে মূর্তির সামনে নীরবে এক মিনিট দাঁড়াতে হবে করো গিয়া ফরজ শাসকের আইন ওই আলেম সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না মূর্তির সামনে গিয়ে আমরা নিরব দাঁড়াবো না আমরা কি ওখানে গিয়ে নগ্নপায় হাঁটবো না আমরা কি হ্যাঁ? দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো পান্তাবাদ খেতে যাব না মেয়েদের হাতে পান্তাবাদ খাবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না জিজ্ঞেস করে এদেরকে আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফতুয়া কি বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনাবে বিচার হারাম হবে না এই ফতুয়া কি দিব না দেশের আইন মানা ফরজ শাসকদের মান্য করতে হবে ওই বেটা কোরআনের আয়াত দলিল পেশ করে আতি উল্লাহ আতিউর রাসুল আমরি মিনকুম ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসুল আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উলিল আমর এখানে আত্মীয় শব্দ নাই তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহ আল্লাহ রাসুল আনুগত্যের মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উলুল আমরের আনুগত্য করো আর যারা নিজেরা আল্লাহ এবং আল্লাহর রাসুল আনুগত্য করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল খামর তারা কি উলুল খামর ওরা উলুল আমর না ওরা মদের হেফাজতকারী কাজী খবরদার এই সমস্ত আলেমদের ফতুয়ায় বিভ্রান্ত হবেন না যে আলেমরা রফুলিয়াদান না করলে কাফের বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে আলেমরা বুকের উপর হাত না বললে কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের সার্বভৌমত্ব কায়েম করলে কাফের হয় না কাফের হয় আমি ধরে না বললে এইরকম যারা তাওহিদের দাওয়াত দেয় আমি সেই তৌহিদবাদী ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বুঝার চেষ্টা করো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহিদে চলে আসো তোমার তৌহিদের মধ্যে মাথা নাই কি নাই মাথাবিহীন তৌহিদ তাওহিদের দাওয়াত দাও পুরো তাওহিদ পৃথিবীর এক রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত তাওহিদ চলবে এক আল্লাহর বিধান এক আল্লাহর হুকুম রাষ্ট্রে চলবে সমাজে চলবে ব্যাংকে চলবে আদালতে চলবে এই তাওহিদের দাওয়াত দাও নতুবা এমন তাওহিদের দাওয়াত দিও না যেই তাওহিদ ওই কবর পূজা মাজার পূজা বন্ধ শেষ হয়ে যায় আর এর উপরে যাইতে পারে না ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই আপনারা কোন তাওহিদের দাওয়াত দিবেন বিষয়গুলিকে ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন তাও হেদের উপর আসবেন পুরো আসবেন আদা আদি তৌহিদের উপরে যারা আছে সবচেয়ে বড় যে শিরিক রাষ্ট্রীয় শিরিক রাষ্ট্রীয় তাগুদ যারা সমস্ত ছোট ছোট শিরিকগুলো কি করে লালন করে আজকে যদি আল্লাহ তালা মোমিনদেরকে আমাদেরকে আল্লাহ তালা মনে করুন খেলাফতের দায়িত্ব দিল বাংলাদেশে আমরা কি করব আমি তো জানি না এটা ভিন্ন বিষয় আমি যদি বাংলাদেশে কোন খেলাফত কায়েম করতে পারি ইনশাআল্লাহ প্রথম কাজ হবে প্রথম কাজ হবে যত জায়গায় মূর্তি আর মাজার আছে এইগুলো সব চুরমার করে সমান করে দেওয়া দুই নাম্বার কাজ হচ্ছে জীবন্ত মূর্তি যেগুলো আছে পিসাব এই সবগুলোকে গ্রেফতার করা যেটা তবা করবে তাকে বন্দি করে তবা দেখো ভালো করে ঠিক আছে কিনা আর যেটা তবা করবে তাকে জবাই করে দেওয়া কারণ এই যে ফেরকা এবং দল প্রত্যেক দলের লিডার যেগুলো আছে পীর যেগুলো আছে এগুলোকে জবাই না করা পর্যন্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা যাবে না তাহলে সমস্ত তাগুতকে সমস্ত শিরিককে লালন করে কে রাষ্ট্রীয় শিরিক রাষ্ট্রীয় তাগুত এই রাষ্ট্রীয় তাগুতের ওনার কাছে শিরিক না মুশ্রিক না রাষ্ট্রীয় শিরিক শিরিক না ওনাদের কাছে শিরিক হলো গরিবের সিরিক আমি বলি এটা গরিবের শিরিক পীর মুরদির শিরিক কবর মাজারের শিরিক এগুলো গরিবদের শিরিক আর ওই শিরিকটা কিসের শিরিক ভিআইপি শিরিক এই ভিআইপি সিরিকটা কাছে শিরিকই না কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায় যাদের গুণগান গায় তাদের বিরুদ্ধেও চলে যায় তো সেই জন্য এখানে গিয়ে তারা কি করেন এড়াইয়া যান এই জন্য মনে রাখতে হবে একজন মমিন মানে তাকে পূর্ণভাবে ঘোষণা করতে হবে আমি আল্লাহর দিন মানিয়ে ছাড়া কাউকে মানি না আল্লাহর হুকুম মানি এছাড়া কারো হুকুম মানব না আসাদু আল্লাহ ইলাহা ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু ও রাসুলু আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তফিক দান করে আমিন আগামী সপ্তাহে ইনশাল্লাহ একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেটা হচ্ছে মাল্লাম ইউকাফিরিল কাফেরা ও সাক্কাফি কুফরি ফকাত কাফারা যে কাফেরকে কাফের বলে আখ্যায়িত করে না অথবা কাফেরকে কাফের বলতে গিয়ে সন্দেহ পোষণ করে সে নিজেও কাফের হয়ে গেল এই আলোচনা আগামী সপ্তাহ হবে ইনশাল্লাহ এই জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন কিছু খাওয়া দাওয়া করে আসবেন আল্লাহ সুবহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওসল্লাল্লাহু তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু